মানুষের প্রয়োজন মিটে সেসব কাজের বৈধ পথ আল্লাহ পাক রেখেছেন আর ওই সব পথকে আল্লাহ পাক বন্ধ করেছেন যেসব পথে মানুষ নিজের প্রয়োজন পুরা করলে ইহকাল পরকালের ক্ষতি সাধন হতে পারে সেসব পথ থেকে সতর্ক সাবধান করেছেন সাল্লাহ সালাম নাজিল হুসেন মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর যিনি অন্য অন্য আম্বিয়া রসুলগণের মতো বিবাহ শাদী করেছেন আমাদের বলগুল মারাম হাদিসে কিতাব নেকাহ বিবাহ পর্ব থেকে আমরা হাদিসের আলোচনা শুরু করব বিবাহকে আরবি ভাষায় নিকাহ বলা হয় এটা হচ্ছে প্রসিদ্ধ ভাষা আরবিতে নিকাহ নুন কাফ হা নাকাহা ইয়ান কেহু দারাবায়াদেরব থেকে নিকাহ মানে বিবাহ বা বিয়ে করা নাকাহ আর আর একটি শব্দ রয়েছে জওয়াজ আজকাল নতুন আরবিতে ব্যবহার হয়ে থাকে জৌজ মানে জোড়া স্বামীকে সাধারণত জজ বলা হয় জৌজাতন করলে স্ত্রীকে বলা হয় আর স্বামী স্ত্রী সম্পর্ক যে কায়েম হয় যে কাজটির মাধ্যমে তাকে জওয়াজ বলা হয় অর্থাৎ বিবাহ সাদী তো আজকাল এই আরবিটি বেশি বেশি ব্যবহার করা হচ্ছে নেখা খুব কমই ব্যবহার হচ্ছে ব্যবহার করে থাকে সাধারণ লোক জবাজ আর এই বিবাহের বন্ধনকে আকদে নিকাহ বলা হয় বা আকদুস জওয়াজ বলা হয় আকদ মানে হচ্ছে বন্ধন যে কোনো কাজ যদি দুই পক্ষ বা একাধিক পক্ষের মাঝে সম্পাদিত হয় তাহলে সেটাকে আকদ বলা হয় বন্ধন সেটা শুধু বিবাহ সাদীর ক্ষেত্রে না বিবাহ সাদীর ক্ষেত্রে যেমন দুটো পক্ষ রয়েছে যার ফলে আকদে নেকা বিবাহ বন্ধন বিবাহের যে চুক্তি একে আকদ বলা হয় আকদ মানে গৃহা আকদ মানে গ্রন্থি আকদ মানে বন্ধন বাঁধন যে বিবাহের বন্ধন এইরকমই ব্যবসা বাণিজ্য কেনা এবং বেচা একজন বিক্রেতা বা আর একজন মোস্তারি ক্রেতা দুইজনের মাঝে যেহেতু একটা বন্ধন হয়ে থাকে যে আমি বেচলাম আপনি খরিদ করলেন এই জন্য এটাকে বলা আকদুল ব্যয় আকদুল ব্যয় ব্যবসার ব্যবসার বন্ধন চুক্তি আমি জবান দিয়ে দিলাম যে আপনার কাছে বিক্রি করলাম আপনি বলেন খরিদ করলাম কেনা বেচা হয়ে গেল এরপরে শরীয়তে যদি কোনো বৈধ পথ না থাকে কোনো শর্ত অগ্রিম না রেখে থাকি অথবা কোনো দোষ ত্রুটি না পাই তাহলে ফিরিয়ে দেওয়ার অধিকার নেই ফিরিয়ে নেওয়ার অধিকার নেই এইরকমই ভাড়া দেওয়া এবং নেওয়া ইজার এবং ইস্তিজার ভাড়া নেওয়া এবং দেওয়া যে কিছু ভাড়া নেন গাড়ি নেন বাড়ি নেন অফিস নেন ভাড়া নেওয়া হ্যাঁ, বা সাজ সরঞ্জাম কিছু যন্ত্রপাতি ভাড়া নেন নিচ্ছেন নিচ্ছেন আজকাল ভালো ভাড়া এটাকে আকদুল ইজার বলা হয় আপনি একটা বাসা ভাড়া নিচ্ছেন বা বাড়ি ভাড়া নিচ্ছেন থাকার জন্য তো আপনি যে ভাড়া নিলেন এক এক পক্ষ আপনি আর এক পক্ষ যে ভাড়া দিল এটাকে আগদে ইজার বলা হয় কি বলা হচ্ছে যারা আজকাল কন্ট্রাক্ট দেখেছেন আপনি যদি কোনো একটা বাড়ি বা বাসা ফ্ল্যাট যদি ভাড়া নেন তো ওর একটা চুক্তি সম্পাদিত হয় লিখিত ওকে আগ দিয়ে যার বলে ওখানে আগ শব্দটি ব্যবহার হয় কিন্তু তো এইরকম বহু অকুদ রয়েছে আল্লাহ ফাকরুল আলমিন যদি এইরকমের কারো সাথে চুক্তি হয় এইরকমই কোন প্রতিশ্রুতি এক ব্যক্তির আরেক ব্যক্তির সাথে লেনদেনের অথবা এক ব্যক্তির আরেক ব্যক্তির সাথে এক এক সম্প্রদায়ের আরেক সম্প্রদায়ের সাথে এক দেশের আরেক দেশের সাথে যেসব চুক্তিগুলি হয়ে থাকে এগুলোকে আকদ বলা হয় আকদ বন্ধন এগুলিও আল্লাহ ফকর মায়দার প্রথম আয়তে বলেছে আমানু আউফু হে মমিন সকল তোমরা তোমাদের চুক্তিগুলিকে বন্ধনগুলিকে পুরা করো তোমাদের চুক্তিগুলিকে পুরা করো বা তোমাদের বন্ধনগুলিকে কি রাখো অটুট রাখো যদি সেই আকদ শরীয়ত সম্মত হয় শরীয়তে বৈধ হয় অবৈধ যদি হয় ফাঁসেদ হয় বাতিল হয় যদি তাহলে সেটা যদিও আপনি চুক্তি করেন সেই চুক্তি এমনিতে ভঙ্গ বাতিল চুক্তি বাতিল যদি কারোর সাথে সুদের লেনদেনের চুক্তি হয় হারাম সুদ এক হাজার টাকা ভাই আপনাকে দেব আর আপনি বলছেন নেব আপনাকে এগারোশো টাকা দেবো এক মাস পরে ছয় মাস পরে বা বছরে এত টাকা দেব বেশি দেব এটাও তো চুক্তি তাই না চুক্তি না ধার দেওয়া নেওয়া কিন্তু তার সাথে সাথে অতিরিক্ত বেশি দেব বা নেব এই যে চুক্তি তো এই চুক্তি হারাম বাতিল ফাসেদ সুতরাং শরীয়ত বিরোধী কোন যদি চুক্তি হয় সেই চুক্তি বাতিল সেই চুক্তি পুরা করা চলবে না আল্লাহ রাবুল আলমিন কোরআনে কেরেমে এই সুদ সম্পর্কে বলেছেন যে সুদ হারাম করা হলো সুতরাং এখন ফাইন তুবতুম ফালাকুম রৌসাম আলাইকুম তোমরা তবা করে সংশোধন করে ফিরে আসো আর সুদের কাছে যাব না কারণ মুসলিম মুসলিমের জন্য সুদ হারাম তাহলে ফালাকুম রৌসাম আলাইকুম তোমাদের জন্য আসল পুঁজিটা রয়েছে যেটা দিয়েছো যেটা ইনভেস্ট করেছো অথবা যেটা কাউকে ধার দিয়েছো সেটা রৌস আমল আসল যে ধন সম্পদটা দিয়েছ সেটা তোমাদের তোমরা নিজেরাও জুলুম করতে পারবে না তোমাদের জুলুম করা হবে না যে না এক হাজার রিয়াল ধান নিয়েছিলাম ভাই দিতে পারবো না নেন আটশো টাকা নেন এটাও চলবে না তোমার উপর জুল তুমি না আমি তো বারোশো আশা করে দিয়েছিলাম আমার টাকা কি বাঁচা নাকি যেমন আজকাল সুদখররা বলে থাকে না জুলুম করতে পারবে ওয়ালা না তোমাদেরকে জুলুম চলবে না আল্লাহ বলছেন আয়তের সম্পর্কে ওর কাছাকাছি যদি এটা না মানো না মানবো না আমি বেশির চুক্তি করেছি বেশি নেব ফাইলাম তাফাল ফাজানু বেহারবি মেন আল্লাহ রাসুলি তাহলে ঘোষণা শুনে নাও যুদ্ধের লড়াইয়ের মেন আল্লাহ আল্লাহর তরফ থেকে আল্লাহ তোমাদের বিরুদ্ধে এই সুদখররা যুদ্ধের ঘোষণা করছেন এই সুদের উপর টাকা লেনেওয়ালা দেনেওয়ালারা আল্লাহর তরফ থেকে যুদ্ধের ঘোষণা শুনে না আর রাসুলের তরফ থেকেও যুদ্ধের ঘোষণা শুনে না রাসুলে আল্লাহর তোমার যুদ্ধের ঘোষণা আল্লাহ পাখের আজাব গজব এদের কোনো শান্তি নেই সুদখরদের আর এদের ধন সম্পদ টিকেও না আর এরা বড় অশান্তিতে জীবনযাপন করে আর তারপর আখেরাতে তো মহাশাস্তি রয়েছে এদের ছেলে মেয়েরাও তাদের পাপের কারণে অশান্তি ভোগ করে কারণ এই পাপের কুপ্রভাব কয়েক প্রজন্ম পর্যন্ত চলতে থাকে আর রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা হচ্ছে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবদ্দশায় তার উপর জেহাদ করা ফরজ ছিল সুদখোরদের বিরুদ্ধে আর রাসুল্লাহ প্রতিনিধি যারা মুসলিম শাসক হবে তাদের ফরজ সুদখোর মুসলিমদের বিরুদ্ধে জেহাদ করা খরচ এটা হচ্ছে রসুল্লাহ পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা তো যাই হোক কথা এই আকদ বুঝাতে গিয়ে এত দূরে গেলাম তো আকদ শুধু মানে আকদে নিকায় শুধু নাই বিবাহ বন্ধনই শুধু বন্ধন নাই এরকম অনেক বন্ধনই আমাদের বা অনেক রকমের চুক্তি হয়ে থাকে আল মুসলিম মনে আল্লাহ শুরুতে মুসলিম যখন কারো সাথে কোনো বৈধ চুক্তি করবে তার উপর অটল থাকতে হবে নবী করিমসাল্লাম সেই হাদিস সেই বুখারিতে রয়েছে আল মুসলিম আল্লাহ শুরুতে আপনার কারোর সাথে কোন যদি কন্ডিশন শর্ত হয়ে থাকে চুক্তি হয়ে থাকে ওর উপর আপনাকে বহাল থাকতে হবে যতক্ষণ জায়জ জায়জ ফরজ ওয়াজেব আর সন্নত মুস্তাব হলো তো সেটা শরীয়তের ব্যাপার করণীয় সেটা কিন্তু জায়জ কাজ করলেও নাকি নেই আর না করলেও কোনো গুনহা নেই দুটোই বরাবর সমান তারপরে যদি কারো সাথে চুক্তি করে নিয়ে থাকেন তাহলে মুসলিম শর্তের উপর কায়েম থাকবে আপনার কাছে বিক্রি করা যায় অন্য কারো কাছে বিক্রি করা যায় কিন্তু আপনার সাথে আমি অদা করে ফেলেছি আপনাকে মেয়ে দেওয়া যায় কারো অন্য কাউকে দেওয়া যায় এমন নয় যে আপনি কারো ওপর অগ্রাধিকার রাখেন হ্যাঁ কিন্তু যখন চুক্তি হয়ে গেছে তখন চুক্তি পুরা করবে আর বিশেষ করে যখন কবুল হয়ে গেছে পুরো তখন তো বন্ধন হয়ে গেছে গুরুত্বপূর্ণ তা নিকাহ সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রথম বলব নিকাহ শব্দের শাব্দিক অর্থ কি নিকাহ শাব্দিক অর্থ হচ্ছে মিলানো একটি জিনিসকে আরেকটি জিনিসের সাথে মিলানো একদম একটাকে আরেকটার সাথে মিলানো বা মিশানো মিলিয়ে দেওয়া তো তাহলে বিবাহকে বিবাহ নেকা কেন বলা হয় আরবিতে এর মাধ্যমে হ্যাঁ একটা যুবক কি একটা যুবতীর সাথে মিলিয়ে দিয়ে একটি সংসার গড়ে তোলা হল হ্যাঁ একটি পরিবারকে আর একটা পরিবারের সাথে হ্যাঁ একটি বংশকে আর একটি বংশের সাথে মিলিয়ে দিয়ে আত্মীয়তার সম্পর্কে গড়ে দেওয়া হল তাহলে শাব্দিক অর্থের সম্পর্ক ইসলামী পরিভাষার সাথে রয়েছে শাব্দিক অর্থের সম্পর্ক যে ইস্তেলা রয়েছে শরীয়তের পরিভাষা তার তার সাথে সম্পর্ক রয়েছে এটা তো শাব্দিক অর্থ হইল কিন্তু নেকা শব্দটির প্রয়োগ কোন ক্ষেত্রে হয়ে থাকে বলছে যে আসলে নেকা শব্দটির উৎপত্তি আরবি ভাষায় হয়েছে সহবাসের জন্য নিকাহ মানে বিবাহ বন্ধন এটা দুই নম্বর অর্থ এক নম্বর অর্থ হচ্ছে নিকাহ মানে হচ্ছে সহবাস ওহুয়া হাকি কাতান আলওয়াত ও আসল তার মর্ম হচ্ছে নিকার মর্ম হচ্ছে অর্থ হচ্ছে কি সহবাস করা এটা হচ্ছে তার আসল অর্থ কিন্তু রূপক অর্থে মাজাজ যেটাকে বলা হয় রূপক অর্থে নেকা শব্দটি ব্যবহারিত হয়ে থাকে বা তার প্রয়োগ হয়ে থাকে আকদের ওপর বিবাহ বন্ধনের ওপর অয়ুতুল্লাহ মাজাহান আলাল আকদে ফোকাহেকরামরা বলছেন যে রূপক অর্থে আগতে নিকাহকে বিবাহ বন্ধনকেও নিকাহ বলা হয় কারণ নেকার মাধ্যমেই সহবাসের বৈধতা হাসিল হয় সাবাব আর মোসাব্বাব সাবাব কারণ হচ্ছে নিকাহ বিবাহ বন্ধন আর বিবাহ বন্ধন যে কারণ যার কারণে কি হলো হ্যাঁ এই সহবস্যের বৈধতা লাভ হইল ফলাফল আরবি ভাষায় মুসাব্বাব বলা হয় আর যেটা কারণ কোন একটা রেজাল্ট যে হবে ফলাফল তার কারণকে সাবাব বলা হয় কোরআনে কারিমে যতগুলি জায়গায় নেকাহ শব্দটি ব্যবহৃত হয়েছে সবগুলিতেই নেকাহ মানে বিবাহ বন্ধনকে বোঝানো হয়েছে একমাত্র একটি আয়াত ব্যতীত সেই আয়াতটিতে নেকা মানে সহবাস বোঝানো হয়েছে এর দ্বারা বোঝা যায় যে নেকা দুই অর্থে ব্যবহৃত হয়ে থাকে কখনো সহবাসের অর্থে ব্যবহৃত হয়ে থাকে কখন কখন নেকা শব্দটি কিসের অর্থে ব্যবহার হয় বিবাহ বন্ধনের অর্থে ব্যবহার হয় কোরআনের নেকা অনেক জায়গায় উল্লেখিত হয়েছে নেকা কিসের অর্থে ব্যবহৃত বললাম হ্যাঁ? বিবাহ বন্ধন ক্ষেত্রে সব জায়গায় বিবাহ বন্ধন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে একমাত্র একটি ক্ষেত্রে একটি আয়াত ছাড়া সেই আয়াতটি কি সে আয়াতটি তিন তালাক সম্পর্কে যে আয়াতটি রয়েছে আতালা কুমার রাতান ফাইম কুম্বে মারুফিন আউ হুন বেহসান তারপরে আল্লাহ অন্য অন্য নেকার মাসায় বলার পরে বলছেন আতালা কুমার রাতান শুরুটা বলে দিই যে তালাক দুইবারে মানে এই দুইবার তালাক দিয়ে ফিরিয়ে নিতে পারবে একবার তালাক দিলে ফিরিয়ে নিতে পারবে তুমি যদি ইদ্যতের মধ্যে তিন মাসিক বা তিন মাসের মধ্যে থাকে যেসব মহিলাদের মাসিক হয় তো তিন মাসিক ধরবে আর যেসব মহিলাদের মাসিক হয় না তিন মাস ধরবে তাদের ইদ্যত এর মধ্যে ফিরিয়ে নিতে পারবে তালাকে রাজই মানে ফিরিয়ে নেওয়ার অধিকার স্বামীর রয়েছে স্বামীর স্বামীর আয়ত্ত থেকে বেরিয়ে চলে যায়নি হাত ছাড়া হয়ে যায়নি স্ত্রী দুই তালাক পর্যন্ত এটা আল্লাহ বুঝাতে চেয়েছেন আর তালাক মার্রাতান এই জন্য আল্লাহ মার্রাতান বলেছেন কোরআনের এই মার্রাতান শব্দটি নিয়ে যদি আমাদের দেশের মজাবপন্থীরা গবেষণা করত আর এর উপর আমল করত তাহলে একসাথে তিনগুলি ছাড়ত না একসাথে তিন তালাক দিত না এটা বড় মূর্খতা আর যদি তাও যদি আলেম সমাজ করায় তাহলে এদের জেহালতের শেষ নাই মূর্খতার শেষ নাই অনেক ভাইয়েরা তালাকের কথা যখন এখানে আলোচনা করে কোন পরিস্থিতির কারণে তালাক দেবে তালাক লিখতে আসে বলছে আমার দেশে গিয়ে তালাক লিখাতে চেয়েছি তিনের কম লিখবে না বলছে আরে ভাই এক তালাক লিখো যাতে করে আগামীতে তোমার জন্য একটা রাস্তা খোলা থাকে বাই চান যদি ফিরাইতে হয় যে কোনো পরিস্থিতিতে হয়তো সংশোধন করে সে আসলো অথবা আপনার পরিবারের চাপ অথবা তাদের চাপ অথবা আর অন্য কোন চাপ সরিয়ে তো একটা রাস্তা থাকে খোলা বলছে না না বিদায় মৌলী সাহেবের কাছে লিখাতে গেছে অথবা সমাজপতির কাছে লিখাতে গেছে অথবা জাহেল কাজীর কাছে লিখাতে গেছে বলছে তিনের কম লিখা যাবে না কি বলছে তিনের কম তালাক লিখা যাবে না এরা জাহেল দা গ্রেট বড় মূর্খ এরা আল্লাহ বলছে আর তালাক মার রাতান তালাক কয়বারে মার রাতান মানে কি মার রাতানে মানে কি মার্রাতুন মানে একবার আর মার্রাতান বা মার্রাতাইন মানে তোমার কাছে আমি দুইবার করে এলাম যদি আপনি কফিলকে বলেন হ্যাঁ যে তোকে মার্রাতাইন বলবেন না বলবেন না ওই মার্রাতাইন মার্রাতান মার্রাতানে মার্রাতুন একবার আর মার্রাতানে মানে দুইবারই আল্লাহ তো বলতে পারতেন আর তালাক হ্যাঁ? তালাকাতান এরকম তো বলতে পারতেন তালাক হচ্ছে দুই তালাক দুই তালাক দিয়ে ফিরাতে পারে কিন্তু আল্লাহ কি বলছে মাররা তান শব্দটি ব্যবহার করছে দুই বারে তালাক দিও আর এই দুই বারের মধ্যে তোমরা ফিরাতে পারবে তাহলে একবারে তিন গুলি ছাড়িও না তিন তালাক দিও না এতে নিষেধ আল্লাহ পাকের কথার ওপর একটু গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় যে একসাথে তিন তালাক দেওয়া কোরআন নিষেধ করছে আল্লাহ এই যে হানাফি ফেকা তো বলছেন যে তিন তালাক একসাথে ফোকাহারা বলছেন হানাফি ফোকারা যে তিন তালাক দেওয়া হারাম তিন তালাক দেওয়া কি হারাম এবং বেদাতি তালা বেদাতি তরিকা নবীলাম সাহাবাহিক আদর্শ নাই তারপরে বেদাতি আর হারাম বলার পরে বলছে দিলে হয়ে যাবে দিলে হয়ে যাবে বুঝতে পারছেন তো যখন বেদাতি তালাক হলো হারাম তালাক হলো ফেকাতে তোমাদের বলছে কোরআন হাদিসও বলছে তো সমাজকে নিষেধ করো দিলে হয়ে যাবে আর না হয়ে যাবে সেই প্রশ্ন পরের কথা কিন্তু নিষেধ করো লোকজনকে কেন ওই তিন তালাক একসাথে লিখাও আর তালাক মার রাতান তালাক হচ্ছে দুইবার ভালো করে বোঝা তালাকু মারাতান মানে তালাকু রাজ ইউ মারাতান আয়তা তফসিল শোনে এমন তালাক যেই তালাক দিয়ে স্বামীর ফিরাবার অধিকার থাকে সেটা হচ্ছে দুইটা একটা দিয়ে ফিরাতে পারবে দ্বিতীয়টাও দিয়ে ফিরাতে পারবে কিন্তু টোটাল তিন তালাকের মধ্যে তৃতীয় দিয়ে দিলে আর ফিরাতে পারবে না সেজন্য দুই তালাকের কথা আল্লাহ উল্লেখ করলেন আর তালাকও বলতে আর তালাক রাজ ইউ উদ্দেশ্য যেই তালাক দিয়ে রাজাত করা যায় ফিরিয়ে নেওয়া যায় সেই তালাকের সংখ্যা হচ্ছে হ্যাঁ দুটি দুইবার দুটি শুধু বলেননি কি বলেছেন দুইবারে দুইবারে তারপরে আল্লাহ আব্দুল আলমিন কিছু আর কথা বলার পরে যদি মনোমালিন্য হয় দুজনে অ্যাডজাস্ট হচ্ছে না চেষ্টা করো তৃতীয় পক্ষের আশ্রয় নাও বুঝাবার চেষ্টা করো একেও বুঝাও একেও বুঝাও মেয়ের পক্ষ থেকে একজনকে দাঁড় করো ছেলের পক্ষ থেকে একজনকে দাঁড় করো তারপরে ইসলাম সংশোধনের মেলাবার চেষ্টা করো এইসব বলার পর আল্লাহ বলছেন ফাইন তাল্লা কাহা না হইল না কোনো মতে এক তালাক দেওয়া হয়েছে বুঝতে পারছে যে আমার এক তালাক হয়ে আছে দুই তালাক হয়ে গেল দুই তালাক হয়ে গেছে এরপরে আমার মনে হয় এই স্বামী এর স্বামী থেকে আমার হাত হাত ধুইতে হবে স্বামী ছাড়া হয়ে যাব তারপরে সংশোধন হচ্ছে না দুইজনের কেউ সংশোধন করছে না চলতে পারছে না আল্লাহ বলছেন এখন যদি আবার তালাক দেওয়ার পরিস্থিতি তৈরি হয় ফাইন তাল্লাকাহা মানে ফাইন তাল্লাকাহা তালাকা সালিস এবার যদি তৃতীয় তালাক দিয়ে দেয় মারাতান আগে হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত দুই তালাক পর্যন্ত ফিরাবার অধিকার ছিল তৃতীয় তালাক যদি দিয়ে দেয় ফালা তাহিল্লুলাহু তখন ওই স্বামীর জন্য ওই মহিলা আর হালাল থাকবে না হালা তাহলে তাহলে কি আর কখনো হালাল হবে না কখন হালালের কোন রাস্তা নেই কোন রাস্তা আছে না নেই আছে হাত্তা তানকে হাজান গাইহা যতক্ষণ পর্যন্ত বিবাহ না হবে ওই মহিলার জৌজান গায়ে রাহা আগের স্বামী ছাড়া অন্য কোন স্বামীর সাথে কি হবে সেটা বিবাহ হবে বিবাহ স্থায়ীভাবে সংসার করার জন্য হয় নাকি আমোদ ফুর্তি এক রাত দুই রাত আমোদ ফুর্তি করার জন্য হয় বলেন দেখি বিবাহের উদ্দেশ্য হচ্ছে স্থায়ীভাবে একে নিয়ে সংসার করব। আর স্থায়ীভাবে স্বামীর ঘরে থাকব। না হলে ওকে নিকাহ বলা হয় না ওটা তো শিয়া রাফিজিদের নিকাহ মোতা হয় আর ওটা ফাইভ স্টার হোটেলের যে না হয় বুঝা গেছে সুতরাং এই ঠিকার বিয়ে এটা হয় রাফেজি শিয়াদের নিকাহে মোতা আর না হলে ফাইভ স্টারের জেলা এছাড়া তৃতীয় কিছু না ভালো করে শুনে রাখেন নিকাহ মানে মহিলাও প্রস্তুত আসছে এর ঘরে আমাকে সারা জীবন কাটাতে হবে ও এর ভিন্ন কিছু জানে না যেন একদিন পর আমাকে তালাক দিয়ে দিবে এরকম আমার বাপের সাথে কোনো গোপনীয় কোনো চুক্তি হয়েছে বা কিছু হয়েছে বা আমার সাথে কিছু না কিছু জানে না যে বিয়ে করছে যে ছেলে সেও জানছে যে এই মেয়েকে নিয়ে আমি সংসার করব এই জন্য বিয়ে করছি কবুল করছি এর নাম হচ্ছে নিকাহ শরীয়তে তারপরে চললো না সেটা বিয়ের সময় জানে না যে এর সাথে চলবে না বোঝা গেছে বিয়ের সময় জানবে না জানা এর সাথে চলবে না শুধু কিছুদিনের জন্য দু এক বছর আমি আছি এখানেও আমি একা আছি আমার স্ত্রী নাই আর এখানে একটা ফিলিপিনো মহিলা আছে বা কোন দেশের একটা খাদ্যামা আছে এ শ্রীলঙ্কা বিয়ে করে ফেলো চলো দুই বছর তিন বছর আছি রাখলাম তারপরে সে দেশে গেল আমিও আমার দেশে গেলাম এইরকম বিয়ে সরিয়ে তো হয় না বুঝা গেছে জি বিয়ে করতে হবে তার সাথে সারা জীবনটা কাটাবো এই নিয়ে বাকি আল্লাহ সারা জীবনটা কাটাবে কি কাটাবে না কতদিন কাটাবে সে আল্লাহ আল্লাহ ভালো জানা আপনার সাথে তার মানে সমঝোতা হবে হবে না সংসার চলবে সংসার গাড়ি চলবে চলবে না সেটা আল্লাহ পাক ভালো জানে আল্লাহ কি বলছেন এখানে হাত্তা তান কেহা জাউজান গাইরা এই তান কেহা বুঝাইতে গিয়ে এতগুলি কথা বললাম যতক্ষণ পর্যন্ত অন্য স্বামীর সাথে তার নিকাহ না হবে এই নিকাহ মানে কি এই নেকা মানে শুধু কি কবুল করা বিয়ে করা বিবাহ বন্ধন যে অন্য একটা স্বামীকে বিয়ে করলো আর বিয়ে করার পরে তার সাথে হয়তো দেখা সাক্ষাৎ তো হলো না দেখা চুক্তি প্রথম কথা চুক্তির কোন প্রশ্নে ওঠে না কারণ ওই নেকাহ বর্জন ওই নেকাহ ইসলামে নেই যে চুক্তি করে একদিন দুদিন চার দিনের জন্য হ্যাঁ, কয়েক ঘন্টার জন্য বিয়ে করে শুধু হালাল করে দাও আমার স্বামীর জন্য বা আমার আগের জামাইয়ের জন্য তুমি হালাল করে দাও এইসব ইসলামে নেই সব নোংরামি হাত্তা তানকিহা হাত্তা তানকিহা মানে যদি বিবাহ বন্ধন নেন তাহলে অর্থ কি দাঁড়াবে যে অন্য স্বামী একটা বিয়ে করলো সংসার করার জন্য কিন্তু তার সাথে দেখা সাক্ষাৎ হলো না আর মহিলাও তারপরে তার ভাত খেলো না থাকবো না অথবা আরো পোষাইলো না না রাখবো না অথবা দেখা সাক্ষাৎ হয়নি না হইলি ভালো দেখা সাক্ষাৎ তালাক দিয়ে দিল কিন্তু দেখা সাক্ষাৎ হয়নি ওই মহিলার সাথে বিয়ে করার পরে এখন আগের স্বামীর কাছে যদি ফিরে যেতে চায় যেতে পারবে উত্তর দেন পারবে চুপচাপ যে যারাও না বলছেন আস্তে করে পারবে যদি এখানে নিকাহ মানে শুধু বিবাহ বন্ধন হইতো তাহলে পারতো কিন্তু এখানে নিকাহ মানে বিবাহ বন্ধন নয় কি বলেছে কোরআনে একটি আয়াত রয়েছে এই আয়াতটি সুরায় বাকার আয়াত নম্বর দুইশো ত্রিশ সুরে বাকার আয়াত নম্বর দুশো আল্লাহ কি বলছেন ফাইন তাল্লা কাহা ফালা তাহিল্লাহ মিম হাত্তা তান কেহা যদি স্ত্রীকে তৃতীয় তালাক দিয়ে দেয় ফাইন তাল্লা কাহা তার স্বামী ফালা তাহিল্লাহ এই তিন তালাক দেওয়ার পরে তার জন্য হালাল নয় হাত্তা অতক্ষণ পর্যন্ত অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত অন্য স্বামীর সাথে বিবাহ হয়ে তার সাথে নিকেহা মানে সহবাস না হবে এখানে কিসের অর্থ রয়েছে নিকাহ শব্দটি সহবাসের অর্থ রয়েছে এই একটি আয়াতের নিকাহ মানে সহবাস রয়েছে এই আচ্ছা যদি কেউ বলে যে খেয়াল খুশি করতে তফসির শুরু করলেন আপনি এক জায়গায় আপনি বলছেন এখানে সহবাসের অর্থ আর অন্য জায়গাতে ফান কেহ মাতাওয়ালাকুমিনান্নে সাই যতটা তোমার ইচ্ছা হয় বিয়ে করো যেসব মেয়েরা মেয়েরা বা মহিলারা পছন্দ হয় তাদেরকে বিয়ে করো ওখানে নেকা মানে বিবাহ বন্ধন নিলাম কোন কোন জায়গায় বিবাহ বন্ধন আর এখানে বললাম সহবাস তো খেয়াল খুশি তফসির করা চলবে তাহলে উত্তরে কি বলবেন কেউ যদি বলে আপনি এমন তফসি করতে করলেন উত্তর কি দিবেন বলবেন যে এক আয়াতের তফসির আর আয়াত করে আর যদি আয়াতের তফসির আয়াতে না পাওয়া যায় তাহলে আয়াতের তফসির সর্বোত্তম তফসির হাদিস রাসুল্লাহামের হাদিসে এ আয়াতের তফসির রয়েছে নবিয়া করিমসাল্লামের কোন এক সাহাবিয়া মহিলা তার বিয়ে হয়েছিল কোন একজন সাহাবির সাথে তারপরে তার পুরুষত্ব দুর্বল ছিল দুর্বল ছিল অথবা সে থাকবে না সে যেন পছন্দ নয় বাহানা করেছিল যে দুর্বল তারপরে যাই হোক তার সাথে তার সংসার চলেনি তারপরে অন্য জায়গায় অন্য জায়গায় বিয়ে করেছে না আগের পুরুষ ঠিক ছিল পরে যে অন্য সংসারে বিয়ে হলো তালাক হওয়ার পর অন্য সংসারে বিয়ে হলো ওর সম্পর্কে অভিযোগ নিয়ে আসলে যে আরাসুল্লাহ মা ইন্দাহ ইল্লা মিসল হুদবাতি সব ওর ওর ক্ষমতায় নেই যেমন গামছা টামছার সুতো থাকে ওই রকম বুঝাইতে চাইলে এই ভাষাতে একবারে বললো মহিলা তখন নবিসাল বললেন যে বুঝতে পারছি আন্তর যে এলা রেফা আথা তুমি কি তোমার আগের স্বামী রেফার কাছে ফিরে যেতে চাও বিয়ে করে তার ঘরেও যায়নি নির্জনতা অবলম্বন হয়নি সহবাস হয়নি তরিদিন আন্তর যে এলা রেফা রেফার কাছে ফিরে যেতে বুঝতে পারছি তুমি আগের স্বামীর স্বপ্ন দেখছো তুমি লা চলবে না যতক্ষণ পর্যন্ত তার স্বাদ তুমি গ্রহণ না করবে আর তোমার স্বাদ সে গ্রহণ না করবে এই হাদিস এই আয়াতের অংশের তফসির হাত্তা তানকে জৌজান যতক্ষণ পর্যন্ত অন্য ঘরে অন্য স্বামীর সাথে বিয়ে না হয়ে হ্যাঁ সহবাস না হবে ততক্ষণ পর্যন্ত আগের স্বামীর জন্য হালাল হবে না কিন্তু আপনি এখান থেকে যদি চুক্তি করে আর এর সংসার একটা রাতে একবার দেখা সাক্ষাৎ হলি তো হলে একবার সহবাস হলি তো হইলো হালাল করে দিল এই যে হালালা কি উর্দু ভাষীর হালালা বলে আর বাংলা ভাষী ওটাকে আবার হিল্লা বলে হিল্লা ওই হিলা শব্দ থেকে মানে একটা চোরা রাস্তা বাহানা হালাল করার জন্য স্ত্রীটা হালাল হচ্ছে না তখন একটা হিলা করো কি হ্যাঁ দুই নম্বর রাস্তা দিয়ে কারোর সাথে একটা চুক্তিতে এক রাতের জন্য বিয়ে পড়ি আর মজার কথা শুনবেন ইন্নারিল্লাহ আগে পড়ান ইন্নারিল্লাহ বিয়ে যদি কারো সাথে হয় হ্যাঁ এক তো এটা হচ্ছে বললাম একটু আগে কি বললাম হয় ফাইভ স্টার হোটেলে না আর না হয় রাফেজ শিয়াদের মোতার বিবাহ বিবাহ ঠিক না তারপরে আরো নবী করিম সাল্লাম যদি এইরকম কন্ট্রাক্টের চুক্তির বিয়ে দিয়ে হালাল করতে চাই হিল্লা করে তাহলে এই রকম পুরুষকে কি বলেছেন নবী সাল্লাম আত্মাইসুল মুস্তাহার ভাড়াটা পাঠা ধার করা পাঠা এখন মেয়ে তালাক হয়ে গেছে আর তালাক হওয়ার পরে এখন আবার ওই আগের জামের কাছে ফিরিয়ে দিতে চাইছে কিন্তু শরীয়তে তো হালাল হচ্ছে না তো শরীয়তে হালাল করার জন্য একটা ভাড়াটা পাঠা খুঁজছে হ্যাঁ তো এই ভাড়াটা পাঠা গিয়ে খুঁজে বেড়ায় একটা ঘটনা শুনে আপনাকে এক মৌলবী সাহেবের কাছে এক হুজুরের কাছে মসজিদের এক হুজুর কাছে ফতোয়া নিতে গেছে কয়েক মাস আগের ঘটনা এটা আমাকে এক ভাই বলছে মুরগির কাছে ফতোয়া নিতে গেছে মসজিদের ইমাম সাহেব যে হুজুর আমার তো মেয়ের এরকম হয়েছে তো কি করা যাবে না ওই ওই ওই ছেলে গেছে হয়তো যে আমার স্ত্রী এরকম তিন তালাক হয়ে গেছে এখন আমার কাছে ফিরে আসতে চাই তো কি করা যাবে তো এক কাজ করা হিল্লা করাইতে হবে হিল্লা বিবাহ বসাইতে হবে তো আর কোথায় আর হিল্লা বসাইতে যাবে আমার সাথে দিয়ে দাও তোমার বিবি আমার সাথে বিয়ে দিয়ে দাও এক রাত তারপরে হালাল করে তোমাকে দিয়ে দেব কি মোল্লা এগুলোকে আলেম সমাজ বলবেন নাকি এই জন্য দুপুর বেলা তফসিরে বলছেন আলেম তিন রকমের আলেম তিন রকমের ঠিক না অলামায় হক কোরআন সন্ন্যার আলেম হক কথা বলে কোরআন সন্ন্যার আর এক হচ্ছে পেট পূজারী আলেম হ্যাঁ আর যৌন পূজারি আলেম এরা হলো পেট পূজারী খুব স্বার্থ হ্যাঁ আমাকে দিয়ে হালাল করে না কাকে আর খোঁজ করতে যাবে ঠিক আছে হ্যাঁ আর এক হচ্ছে বিদাত আলেম আল্লামায় সু ওর স্বার্থ থাকার না থাকা বিদাত ঠিক রাখবে শির বিদাত ঠিক রাখবে দুই শ্রেণীর আলেম থেকে সাবধান দুই শ্রেণীর আলেম থেকে কোরআন এবং হাদিসের দলিল ছাড়া যেসব আলেম সমাজ তাদের থেকে সাবধান তাদের থেকে যত দূরে থাকবে তত ইমান ইসলাম নিরাপদ থাকবে আর একটা মজার গল্প এটা তো হালকা হইল এক বোন টেলিফোন করছে অনেক দূর থেকে পশ্চিমা কোন দেশ থেকে বলছে ওর এইরকমই তিন তালাক একসাথে তো হারাম তিন তালাকের তরিকে হারাম তালাক দিয়েছে তাদের মজাবেও তো বেদাতি আর হারাম তালাক একসাথে তিন তালাক দিয়ে তারপরে এখন আবার স্বামীর কাছে ফিরে যাবে স্বামীর কাছে ফিরে যাবে তো মোল্লার কাছে মুফতি সাহেবের কাছে হতো সবার সাধারণ মসজিদের মোল্লা হুজুর না মুফতি সাহেব মুফতি সাহেব বলছে যে হালালা তো করাইতে হবে হালালা না করলে একটা ভাড়াটা পাঠাতো লাগবেই তো হালালা করাইতে হবে তখন এরা বলছে কাকে দিতে যাব শিক্ষিতা মেয়ে কিন্তু পশ্চিমে দেশে থাকে শিক্ষিত মেয়ে কাকে কার কাছে আমি যাব আর ওর বাবা বলছে কাকে আবার মেয়ে শিক্ষিত পরিবার থাকে ওইসব পশ্চিমা দেশে কোথায় আর দিতে যাব তো এক কাজ করলে হবে না মুফতি সাহেব আমার নানা তো আছে সবল হয়ে আছে তো নানার সাথে আমার বিয়েটা হয়ে গেলে হবে না বা ওই মেয়ের বাবা বলছে যে আমার শ্বশুর সাথে আমার মেয়েটার বিয়ে দিলে হবে না হালাল করে দিলে হবে না বলেন ওই জন্য বলেন আগে ইন্দালিল্লাহ রাজন পড়েন শরীয়তে দাদা নানা বাপের সমান বাপ যেমন প্রথম হারাম প্রথম হারাম তেমনি দাদা নানা একই সমান হারাম শরীয়তে এই মশলাটিও জানলো না বিদাতি মুফতি আর তার নাম মুফতি টাইটেল নিয়ে বসে আছে এফতা পড়ে এসছে আবার কৌমি মাদ্রাসার আবুজবিল্লা খিজিয়ে দশা হবে আল্লাহ পাক আলমিনের কাছে এদের ফায়সালে কি হবে আখেরাতে জানতে পারবে দুনিয়া বুঝতে পারবে কারণ দুনিয়াতে বড় বড় মুফতি টাইটেল নিয়ে বসে আছে এরা তখন এই মুফতি সাহেব তো কিছু অসুবিধা নেই বাইরে যখন মানিজ্যতের ব্যাপার বাইরে কারো সাথে দিতে পারছেন না অসুবিধা নেই তো আপনার শ্বশুরের সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে দেন সেই বোন হেদায়তের দিকে এসছে আমার নিয়মিত বক্তব্য শোনে ইন্টারনেটে সে বলছে যে সাহেব কি বলবো আমার আব্বা যখন জিজ্ঞেস করলো বলছে মুফতি বলছে অসুবিধা নেই বিয়ে দিয়ে দাও তখন এক রাত আমি আমার নানার সাথে থাকলাম এই ভাষায় বলছে এক রাত আমার নানার সাথে থাকলাম এক রাত অথবা দুই দিন যাই হোক আর তারপরে তখন নানা তালাক দিল তালাক দেওয়ার পরে মুফতি বললো যে এখন বিয়ে দিয়ে দাও হালাল হয়ে গেছে ভাড়াইটা পাঠা নানাকে বানাইল আল্লাহ আল্লাহ ফাকরাবুল আলমিন এত বড় হারামকে হালাল কই হারামের অপরাধ করলো চিন্তা করেন এক হারাম ভাড়াটা পাঠা হ্যাঁ জেনা আর দ্বিতীয় হারাম হচ্ছে বাবার সাথে নানার সাথে বিয়ে দেওয়া না মানে বাবার সাথে বিয়ে দেওয়া কোনো পার্থক্য নেই বাপের সাথে মেয়ের বিয়ে দেওয়া দাদার সাথে নানার সাথে বিয়ে দেওয়া একই রকম হ্যাত্তাতানকে হাজাও জান গাইরা তাহলে সাবধান সমাজে যে এই সব মানে বেহায়াপনা চলছে আর এই ধর্মের নামে জেনা ব্যবচার চলছে ধর্মের নামে জেনা শুধু ওই শিয়াদের মতা নয় এই বিদাতি সন্নিদের বিদাতি সন্নিদের যে হিল্লার বিয়ে হালালার বিয়ে এরকম আল্লাহ পাকে লানত রয়েছে লান আল্লাহ মোহাল্লেল ওয়াল মোহাল্লাহ আল্লাহ পাকের লানত অভিশাপ রয়েছে রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা রয়েছে যেই ব্যক্তি হালাল করবে ওর আর যার জন্য হালাল করা হবে অল মোহাল্লাহু যার জন্য হালাল করা হবে তার মানে যে ভাড়াটা পাঠাবে আসলো তার উপর লানত আর আগের স্বামী যে আশায় বসে আছে যে আমার স্ত্রী হালাল হচ্ছে এক রাত পরে দুই রাত পরে হালাল হচ্ছে আমার জন্য তার আল্লাহ পাকে লানত রয়েছে যেই সংসারের ওপর এইরকম আল্লাহ লানত রয়েছে তারা দুনিয়াতে শান্তি পাবে বলেন তো দেখি কি করে সব কাজ করে আর শুনবেন হাকিমুল সাহেব এই সম্পর্কে বেহস্তি জোয়ারে কি বলছে আশ্চর্য হয়ে যাবেন বলছে হালালা মকরু হ্যায় উর্দুতে যেহেতু বেহস্তি জোয়ার কেতাব হালালা কে হ্যায় মাকরু হ্যায় আল্লাহর লানত রসুলের লানত আর ভাড়াইটা পাঠা বললে ঘৃণা সৃষ্টি করছেন রসুল্লাহাম মানুষের মনে মুসলিমের মনে যাতে এত বড় হারাম কাজ না করে আর ইয়ে সাহেব বলছে হাকিমুল্লম সাহেব বলছেন যে মকরু মকর মানে তো আমাদের দেশে বুঝতে পারেন মকর মানে আপত্তিকর জিনিস তো করো মকর মানে করো বিড়ি মকরু মানে খাও জর্দা মকরু মানে খাও তামাক মকরু মানে ব্যবহার করো ঠিক না আমাদের সমাজ মাকরু মানে এইরকম ক্ষেত্রে অসুবিধা নাই তো মাকরু জিনিস হালালা করা শুধু মাকরু কি শিখিয়েছে হাকিমুল্লম্মদ বলুন দেখি আর এত বড় হাকিমুল্লম্মদ যার শ্রদ্ধা সম্মানের নাম পর্যন্ত উল্লেখ করে না ওর টাইটেল দিয়ে উল্লেখ করে হাকিমুল মোহাম্মদ বলে চেনেন হাকিমুল মোহাম্মদ কেন চেনেন না আর এই কিতাব এই কিতাব আমাদের দেশের উপঢকন গিফট বিবাহ সাহিত বিবাহ সাহিত গিফট আর মাদ্রাসাতে পড়ানো হয় যাতে করে বেহেস্তে জেওয়ার দিয়ে দাম্পত্য জীবন তৈরি হয় নামাজ রোজা শিখে আর বিবাহ সাদী শিখে আর এই হালালা করতে শিখে যাতে করে ওই মহিলা কখন হালালার প্রয়োজন হলে হারাম না মনে করে মকরু মনে করে করে হিসাব শিখানো হয় ইসলামের নাম বিবাহ কোরআনে করিম দিয়ে প্রমাণিত রসুল্লাহাম হাদিস দ্বারা প্রমাণিত এবং বিবাহ সাদী শরীয়তের একটি বিধান এর ওপর ওম্মতে মুসলিমার ইজমা ঐক্যমত রয়েছে কোরআনে করিমের দলিল সুরা নেসার আয়াত নম্বর তিন তাতে আল্লাহ ইসাদ করছেন ফান কেহু তোমরা নিজেরা বিবাহ করো ছেলেদেরকে যুবকদেরকে আল্লাহ সম্বোধন করছেন বা পুরুষদেরকে সম্বোধন করছেন মা তা যা তোমাদের ভালো লাগে যাকে তোমাদের ভালো লাগে মিনান নেশায় নারী জাতি হতে নারী জাতি হতে যেই নারী যেই মেয়েকে যেই যুবতীকে তোমার পছন্দ লাগে ভালো লাগে বিয়ে করো মাসনা আল্লাহ বলছেন কি বলছেন আল্লাহ মাসনা মানে কি ইসনাইন মানে দুই আর মাসনা মানে দুই দুই করে আরবি শব্দ এটা অলঙ্কার ইসনাইন বা ইসনান ওয়াহেদ এক ইসনাইন দুই কিন্তু যখন মাসনা বলবেন মাসনা মানে হচ্ছে দুই দুই করে নবী সাসনা বলছেন সলাতুল্লাইলে অন্যাহারে মাসনা মাসনা কোন রেওয়ায়তের সলাতুল্লাইলে বিশেষ করে রাতের কথা আর কোন রেওয়ায়ত সই এটাও রাত দিনের নামাজ তোমরা দুই দুই করে পড়বে যখন মাসনা শব্দটি আসবে তখন দুই শব্দটা দুইবার উচ্চারণ হবে বাংলায় বলতে গেলে দুই দুই দুইবার বলতে হয় কিন্তু আরবিতে মাসনা একটা শব্দ দিয়েই দুটোর অর্থ হয়ে যায় দেখলেন না দুইবার করে অর্থ করতে হয় আমাদেরকে সলাতুল্লাইলে রাতের নামাজ দুই দুই করে পড়ো বা রাতের দিনের নামাজ তোমরা সন্ন্যত নামাজগুলি দুই দুই করে পড়ো আল্লাহ কোরআনে বলছেন বিবাহ সাদীর ক্ষেত্রে এখান কেহ মাতা নেশা যেসব মেয়েরা তোমাদেরকে পছন্দ লাগে তাদের থেকে বিয়ে করো মাস মাস না দুই দুই করে আল্লাহ শুরু করেছেন কয় দিয়ে দুই দুই দিয়ে এক দিয়ে শুরু করেন না কেন অধিকাংশ লোক আমরা এক বিয়ে করছি আর আল্লাহ এক দিয়ে শুরু করলে না কেন প্রশ্ন জাগে না উত্তর খুঁজতে হবে না উত্তর আপনাদেরও খোঁজা উচিত আমাদের মা বোনদেরও খোঁজা উচিত খুঁজতে বললাম আমি উত্তর বলবো না আমাদের খুঁজেন আল্লাহ দুই দিয়ে কেন শুরু করলেন জি না দুই দুই করে বিয়ে করো তিন তিন করে বিয়ে করো মানে আচ্ছা ইসনাইন কেন বললেন না মানে এক সময়ে একসাথে দুটো রাখতে পারো দুই দুই দুই দুই শব্দ দিয়ে বোঝানো হয়েছে সোলাসা তিন তিন রাখতে পারো অরবা চার চার রাখতে পারো চার চার রাখতে পারো যদি আল্লাহ রোবা চার চার না বলে যদি আর বা চার দিয়ে করতে পারো তাহলে এই অর্থ হাসিল হইতো না যে একসাথে চার রাখতে পারো বরং কি ভেবে নিত অর্থ যে সারা জীবনে চারটা বিয়ে করতে পারো যদি এর আগে হয়ে গিয়ে থাকে দু তিনটা হয়ে গেছে তো আসছে বিয়ে করছে না তালাক নিয়ে চলে যাচ্ছে আর চারটা পার হয়ে গেছে আর নসিবে জুটবে না ভুল তফসির বুঝতেন না বুঝতেন না যে চার তো তালাক নিয়ে গেছে গো তো আর আমার নসিবে কোনো মহিলার নেই কারণ আল্লাহ বলছেন চার আল্লাহ বা ওই জন্য রোবা বলেছে চার চার করে প্রত্যেক যুগে চারটা করে রাখতে পারবে একটা মারা গেল চারটা ছিল একটা মারা গেল তিন হলো আবার পুরা করে নাও চারটা অসুবিধা নেই একটাকে তালাক দিয়ে দিল বা তালাক নিয়ে নিল একটা তিনটা হয়ে গেল চারটা ছিল তিন হয়ে গেল আবার চার পুরা করে না প্রত্যেক যুগে ইদ্যুৎটা পার করতে হবে কিন্তু তো কথা হচ্ছে যে চার চার করে আল্লাহ বলেছেন দুই দুই তিন তিন চার চার তারপর আল্লাহ কি বলছেন ফাইনলাম তাস্তাতিউ যদি তোমরা দুই দুই করে না পারো তিন তিন করে না পারো চার চার করে না পারো তখন ফাওয়াহিদাতান তখন একটা বিয়ে করো একে আল্লাহ না পারার ক্ষেত্রে আল্লাহ বলছেন এক বিয়ে করো ফাইনলাম তাস্তাতিউ ফাওয়াহিদ যদি না পারো তাহলে কি করো এক সব আমরা অপারগের পার্টি অপারগের দল তাই না সব অপারগ আমরা অক্ষম আল্লাহ বলছেন ফাইলাম তাস্তাতিও না পারো তো এক করো আমাদের মধ্যে কারো দুটো আছে নাকি এখানে এখানে যারা আছে হাফিজ সাহেব দুটো একসাথে একসাথে দুটো আল্লাহ সব কমজোর দল মাসাল এত বড় বড় ব্যবসায়িক আছে এখানে মাসাল আল্লাহ আর অনেক বেতনওয়ালা মানুষ আছে কিন্তু সব কমজোর জি আজকের আলোচনা শুনে হ্যাঁ, বুঝতে পারছেন হ্যাঁ, মা বোনেরা যারা শুনছেন তারা তো রাখছেন হ্যাঁ কিন্তু কোরআন হাদিসের বাইরে একটিও কথা বলিনি আল্লাহ দুই দিয়ে শুরু করেছেন তিন তিন দুই দুই তিন তিন চার চার ফাইন আমি তরজমা করি শব্দ শব্দ যাতে বুঝতে সুবিধা হয় যদি না পারো তোমরা ফাওয়াহিদা তখন ওয়াহিদা মানে তখন একটা না পারো কোন দিক দিয়ে না পারো আর্থিক শারীরিক আর ইমানি ইমানি শক্তি হইতে হবে ইমানি স্থিতার ক্ষমতা হইতে হবে যাতে করে আপনার দ্বারা জুলম না হয়ে যায় ফেলা তামিলু কুল্লাল মাইলে ফাতাজারুহা কাল মোয়াল্লাকা একদিকে এমন হয়ে ঝুঁকে যে না যে অন্যটাকে ঝুলন্ত রেখে দিয়েছে ওর সাথে তেমন সম্পর্ক নেই বা ভক্তি নেই আদর নেই স্নেহ নেই এইরকম না হয় আল্লাহ করার কঠোরভাবে নিষেধ করেছে তো এরকম যাতে করে না হয় যদি কেউ বিয়ে করে দুটো আর বিয়ে করার পর ফামালা এলা মা দুটোর একদিকে ঝুঁকিয়ে থাকে শুধু অন্তর ঝুঁকান নয় অন্তরে অনেক সময় অন্তরকে আয়ত্তে রাখা যায় না এই জন্য সেই ক্ষেত্রে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ মাফ করবেন কিন্তু কাজে কর্মে চালচলনে দেখা সাক্ষাতে কথাবার্তায় আর দান দেওয়া ইত্যাদি এইসব দেওয়াই উপঢৌক দিচ্ছেন বা খরচ দিচ্ছেন ভরণ পোষণ ইত্যাদিতে আদর স্নেহ দিচ্ছেন ইত্যাদি এইসবের যদি পার্থক্য হয়ে যায় মালা এলা এহেদা হেমা দুইজনের একদিকে যদি ঝুঁকে যায় যা ইয়মাল কেয়ামত কেয়ামতের দিন আসবে অশিক কহু সাকেতুন এই মায়েলুন তার একটা দিক কি থাকবে হ্যাঁ বাঁকা হয়ে থাকবে কেউ কেউ বলছে না বলছে সাকেতন মানে একদিকে গোস্তই থাকবে না হাড় হাড্ডি দেখা যাবে সাকেতন কিছু থাকবে না আর সুহান আল্লাহ আদম আলি ইসলাম থেকে শুরু করে কেমত পর্যন্ত মানুষ আছে সবার সামনে লাঞ্ছিত অবদস্ত হবে আর সবাই দেখবে তামাশা দেখ দেখ দেখ এই লোক বিয়ে করেছিল রে একের বেশি বিয়ে করেছে আর ইনসাফ করেনি দেখ কি অবস্থা কি অবস্থা লাঞ্ছিত অবদস্ত সেই দিন হইতে হবে ইমানি শক্তি হইতে হবে আজকাল আমাদের সমাজে বহু বিবাহ বদনাম এর পেছনে কয়েকটি কারণ আছে তার একটা হচ্ছে যে অধিকাংশ বহু বিবাহকারীরা হচ্ছে ফাসেক লম্পট চরিত্রহীন কোথাও প্রেমে পড়ে গেল বিয়ে করে নিল আগেরটাকে রেখেই দিল এরকম করে আবার কিছুদিন আমোদ ফুর্তি করিল সেখান থেকে আবার ভেঙে গেল ওদা হয়ে গেল হ্যাঁ চরিত্রহীনগুলো বিয়ে করছে যার ফলে বদনাম হয়েছে একটা কারণ আর একটা কারণ হচ্ছে প্রচার মাধ্যমগুলি ইসলাম বিদ্বেষী যতগুলি প্রচার মাধ্যম পত্র পত্রিকায় হোক আর টিভি হোক আর রেডিও হোক যতগুলি প্রচার মাধ্যম রয়েছে সেগুলিতে বহু বিবাহকে ইহুদি খ্রিস্টানদের প্রচার মাধ্যমের মতো মুসলিম দেশে এই প্রচার মাধ্যমগুলি কাজ করছে বিবাহ করে নিয়েছে চরম অপরাধ করেছে এটা মজার গল্প শোনেন তুনেসের ঘটনা তুনিসিয়া মুসলিম দেশ না মুসলিম দেশ মুসলিম দেশ না মুসলিম দেশে এক লোকের বিরুদ্ধে তার স্ত্রী কেস করেছে আদালত যে আমার স্বামী আমার বিনা অনুমতিতে দ্বিতীয় বিবাহ করেছে তখন আসামি হয়ে কাঠগড়ায় হাজির হয়েছে স্বামী জজ জিজ্ঞেস করছে এই তুমি কেন বিয়ে করেছ তোমার স্ত্রী বিনা অনুমতিতে বলছে স্যার আমি তো বিয়ে করিনি আমি তো বিয়ে করিনি জান বাঁচাবার জন্য বলছে আমি তো বিয়ে করিনি কি তাকে বিয়ে করছে বলছে না বিয়ে করিনি সেটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড তখন জজ বলছে তাহলে তার অসুবিধা নেই কারণ গার্লফ্রেন্ডের জন্য তার পারমিশন লাগে না মুসলিম দেশে গার্লফ্রেন্ডের জন্য আদালতেও পারমিশন লাগে না পঞ্চাশটা রাখেন না কেন একশোটা রাখেন না কেন প্রতিদিন কাপড় চোপড় বদলার মতো বদলান সকালবেলা এক সেট সন্ধ্যাবেলা এক সেট আমরা যখন গরমের দিনে ডিউটি করি সকালবেলা এক জুব্বা সন্ধ্যাবেলা আর এক জুব্বা ওইরকম বদলান না অসুবিধা নেই গার্লফ্রেন্ড কোন অপরাধ নয় মুসলিম দেশে আউজবিল্লাহ এইরকম যদি মুসলিম দেশ হয় তো আল্লাহর গজব ছাড়া আর কি প্রাপ্য আছে জাতির তাহলে তো কোনো অসুবিধা নেই অসুবিধা কোথায় বিয়ে কেন করলে আল্লাহ যেটা হালাল করেছে এই হালাল কাজ কেন করলে বড় অপরাধ করেছো তুমি এই হলো অবস্থা হাদিস আল্লাহ এই আইন এই আইন পাকিস্তানে এই জালেমান আইন ইসলাম বিরোধী আইন তৈরি হয়ে আছে আইব খার যুগ থেকে আর এও আইব খা তৈরি করা আইন এখনো বাংলাদেশে আছে এরকম বহু মুসলিম দেশ আছে একমাত্র সৌদি আরব হয়তো দু চারটা এরকম কিছু দেশ আছে এই একটা দেশ ছাড়া সবগুলি দেশে আগের স্ত্রী যদি পারমিশন না হয় তো দ্বিতীয় বিয়ে করতে পারবেন না প্রচার মাধ্যমগুলি খারাপ একটা চিত্র তুলে ধরছে এই বিয়ে করা বহু বিবাহ চরম অপরাধ আমাদের একজন আলেম সাহেব দ্বিতীয় বা তৃতীয় বিয়ে করেন তখন এলাকার মুসলিমদের মন্তব্য শোনেন আরে এই হুজুরকে বা এই আলেমকে তো খুব ভালো আলেম মনে করছিলাম আর লোকটাকে তো খুব ভালো মানুষ মনে করতাম তার কাছে আমরা দোয়া চাইতাম আর কত পরেশগার মোত্তাকে মনে করতাম এত খারাপ মানুষ এত খারাপ মানুষ আমরা তো জানতাম না বিয়ে করেছে এই জন্য খারাপ মানুষ অথচ গ্রামের লম্পট গুলো যখন তখন জেনা করছে কেউ এই মন্তব্য করবে না এই ছেলে এত খারাপ হ্যাঁ এই লোক এত খারাপ এই সমাজ প্রতি এত খারাপ যে না বিচার করে আর প্রেম করে এই স্কুল কলেজের ছেলে মেয়েগুলো এত খারাপ যারা প্রেম করে কেউ বলবে না আমাদের সমাজে কিন্তু মৌলানা সাহেব যদি বিয়ে করেছে আরে ছি ছি ছি ছি এটা মানুষের কাজ করেছে ছি ছি ছি ছি ছি এটা মানুষের কাজ করেছে এগুলো হিন্দুদের কথা না হিন্দুদের ভাষা বলে মুসলিমরা বলে হচ্ছে আমাদের দেশের অবস্থা কোরআনে কারিমে আল্লাহ পাক বিবাহর কথা বলেছেন বেশ কিছু আয়াত রয়েছে তার একটি আয়াত বললাম হাদিস নবী সাল্লামের হাদিস বাচনিক হাদিস রয়েছে বিবাহের জন্য উৎসাহিত করেছেন যে হাদিসগুলি আসবে সুতরাং এখানে হাদিস উল্লেখ করছি না তারপরে কর্মগত আমলগত হাদিস রয়েছে নবী বিয়ে করেছেন একটি নয় একসাথে নয়টি রেখেছেন বিবাহ করেছেন এগারো অথবা তারও বেশি তেরো কোন কোনো মতে নবী সাল্লাহ সাল্লামের তকরির মানে অনুমোদন সমর্থন সব রকম হাদিস রয়েছে কৌরি ফেলি তকরিরি ইজমা সম্পর্কে বলছেন ফকাত আজমাল মুসলিম আলমা সুইয়াতি সমস্ত মুসলিম উম্মতের আলমাই কেরামদের হারাফি শাফি মালিক হাম্বেলি মহাদে সকলের ইজমা রয়েছে যে বিবাহ শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিধান স্পষ্ট বিধান যদিও সেটি সাধারণ অবস্থায় সন্নাতে মক্কাদা হোক না কেন কেউ যদি অস্বীকার করে বিবাহর বিধান তাহলে সেটি কুফুরি কথা কুফুর তাহলে এইখানে একটি মাসলা জেনে রাখবেন যে ফরজকে অস্বীকার করলে শুধু কাফের না শরীয়তের একটি স্পষ্ট বিধান যেটা সন্ন্যতে মক্কাদাই হয়তো কিন্তু স্পষ্ট বিধান কোরআন হাদিস দ্বারা প্রমাণিত তা অস্বীকার করলে মুসলিম থাকে না যার একটি হচ্ছে বিবাহ লাফাকরাবুল্লাহ উৎসাহিত করেছেন রসুল্লাহাম বিবাহের জন্য উৎসাহিত করেছেন বিবাহে বহু উপকারিতা রয়েছে এবং বহু অনিষ্ট থেকে বাঁচার উপায় রয়েছে আল্লাহ রাবুল আলম যেমন পুরুষদেরকে বিবাহ করার নির্দেশ দিয়েছেন তেমন অন্যদের অধীনস্থদের বিবাহের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন এটা আরো গুরুত্ব বাড়িয়ে দেয় নিজেরাই শুধু বিয়ে করবেন আর অন্যরা আরো যুবক সমাজে আছে বিয়ে করতে পারছে না অথবা ছেলে ছেলে মেয়েরা আছে যারা বিয়ে করতে পারছে না স্বয়ং সম্পন্ন হয়ে এখনো দেশের ভাষায় পায়ে দাঁড়াতে পারছে না বাবারা বিয়ে দাও মায়েরা তোমাদের কাছে সম্পদ আছে বিয়ে দাও হ্যাঁ মেয়েদের বিয়ে দাও ছেলেদের বিয়ে দাও আল্লাহ পাক সুরানুর এক নর বত্রিশ এর সাদ করছেন ও আন কেহুল ইমাইকুম তোমরা বিয়ে দিয়ে দাও ইনকাহ বিবাহ দিয়ে দাও আল আয়ামা মিনকুম তোমাদের মধ্যে যারা অবিবাহিত অবিবাহিতা তাদের যাদের জোড়া নেই যে মেয়েরা যুবতীরা স্বামী পায়নি অথবা যে ছেলেরা স্ত্রী পায়নি তাদের বিবাহের ব্যবস্থা করে দাও এমন কি তোমাদের দাস দাসীদের মধ্য থেকে যারা নেক সৎ জীবন যাপন করতে চায় তাদেরও বিবাহের ব্যবস্থা করে দাও আল্লাহ অথচ তারা দাস দাসী আল্লাহর এটি নির্দেশ কেউ যদি বিবাহের কাজে বাধা দেয় না তোর এখন বয়স হয়নি বিয়ে করার নিষেধ করেছেন আজকাল আমাদের সমাজের লোকেরা লাইনে যদি আরো দু তিনটা ভাই থাকে আর ছোট ভাই বিয়ের জন্য হ্যাঁ ছটপট করছে হ্যাঁ ছোট ছেলে দুই নম্বর তিন নম্বরটা ছটপট করছে বড় এখন বিয়ে হয়নি কখনো বিয়ের স্বপ্ন দেখলে চলবে না ও স্বপ্ন দেখেই থাকেন বিয়ে করানো নসিব হবে না ঠিক না আচ্ছা মেয়ে বাকি আছে ছেলেও আছে ছেলের বয়স হয়ে যায় পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ হয়ে যাচ্ছে মেয়ের বিবাহ হয় না সেই জন্য ছেলেদের বিয়ে দেবে না আছে না নেই আমাদের এখানে অনেক দিনই ভাইরা আছে আমার কাছে ব্যক্তিগত বলেছে যে আমার বোনের আজ বোনের বিয়ে হয় না বাপমা বলছে না তো বোনদের বিয়ে না হলে তোদের বিয়ে দেবো না নাজাইজ কথা জাহিলি যুগের কথা এগুলো জাহিলি যুগের কথা এটা মুসলিমদের কথা নাই এই ক্ষেত্রে আল্লাহ পাকের কথা শোনেন আল্লাহ পাক কি বলছেন ফালা তাদুল হুন্না আইয়ান কেহনা আজওয়াজাহন্না মেয়েদেরকে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কারণ মেয়েদের ওপর কর্তৃত্বটা বেশি চলে ছেলেরা তো বানন ছিঁড়ে পালিয়ে যাবে বিয়ে করে নেবে কোথাও গিয়ে বিয়ে করে উঠিয়ে নিয়ে চলে আসতে পারে বা বিয়ে করে নিয়ে অন্য জায়গায় কাজকর্ম করা শুরু করলো বাপ বাধা দিচ্ছে মা বাধা দিচ্ছে চলো হয়ে যেতে পারে এরকম ঠিক না কিন্তু মেয়েরা তো পারছে না আর মেয়েরা অলি ছাড়া বিবাহ করাও যাইজ নয় তাদের সেই জন্য আল্লাহ ফালা তাঁদল হন না তোমাদের মেয়েরা যদি সাবলিকা হয় যুবতী হয় তালাক প্রাপ্ত হয় বিধবা হয় বিশেষ করে তালাক প্রাপ্তা যদি তাদের বিবাহের বৈধতা থাকে আগের স্বামীর কাছে ফিরে যাওয়ার এই ক্ষেত্রে ওই আয়াত তাদেরকে বাধা দিও না আইয়ান কেহনা আজওয়াজাহন না তাদের স্বামীদেরকে বিবাহ করতে কোন এক সাহাবি তার বোনকে কোন এক লোক ছেড়ে দিয়েছে তালাক দিয়ে দিয়েছে তারপরে তিন তালাক হয়তো হয়নি আবার ওই স্বামীর কাছে ফিরে যেতে চায় ওর ভাই বলছে তোকে আর ফিরে যেতে দেবো ওই বদমাসের কাছে ফিরে যেতে দেবো না কখনো ফিরে যেতে দেবো না এ হচ্ছে সারে নজরুল তখন এ আয়াত নাজিল হয় এরকম পরিস্থিতি আমাদের দেশে হয় হয় না মহিলা যেতে চাইছে স্বামীর ঘরে ওর বাপ ভাই যেতে দেবে না না ওর ঘরে যেতে দেবো না জোর করে নিয়ে চলে আসে জবরদস্তি টিপসই নিয়ে চলে আসো তালাক করিয়ে নিয়ে চলে আসো যাইজ নয় ফালা তাদল হন্না ইয়ান কেহনা তাদেরকে বাধা দিও না আদল মানে বাধা সৃষ্টি করা তাদেরকে বাধা দিও না ইয়ান কেহনা আজওয়া না তাদের স্বামীদেরকে বিবাহ করতে স্বামীর সাথে বিবাহ বসতে এর মানে এনে যে নিজে বিবাহ বসে যাবেন হানাফিরা যারা বিনা অলিতে বিনা অভিভাবকে বিবাহকে জায়েজ বলে সাবালিকার জন্য তারা বলে আইয়ান কেহনা যেহেতু ওই মহিলার সাথে সম্পৃক্ত করা হয়েছে না কাহায়ান কেহনাকে সেজন্য বিনা অলিতে বিবাহ করতে পারবে সংশয় তাদের তার উত্তরটা শোনেন তার উত্তর ওই আয়াতে আছে এমাম ইবনে তাইম রহমতুল্লাহ কথা শেখ হোসেন কথা বারবার আমার মনে পড়ে কোন আয়াত যদি কোন আয়াত যদি কোন বিদাতপন্থী তাদের দলিলে পেশ করে সেই আয়াতে তার খণ্ডন আমি বলতে পারবো এ কথা বিরাতে আমি বলেছি এখানেও দেখেন সেটা আর আমি আপনার ওই কি সম্পর্কে একামতের দিন একামতের দিন অপব্যাখ্যা সম্পর্কে আমি বলেছি ওই আয়াতে তাদের খণ্ডন আছে যে একামতের দিন মানে গদি দখল করা নয় বলেছি না এইরকম অনেকগুলি আয়াত আপনি পাবেন ওই আয়াতে একটু গবেষণা করে দেখেন আল্লাহ আপনার জন্য খুলে দেবেন এলমের দ্বার যে আপনি ওতেই ওই আয়াতে তাদের অসারতা প্রমাণ করতে পারবেন তাদের খণ্ডন করতে পারবে ভ্রান্ত মতবাদের তার মধ্যে এটি একটি তারা বলছে কেহনা আজ তারা তাদের স্বামীকে বিবাহ করবে বা তাদের স্বামীর সাথে বিয়ে বিবাহ করবে এতে বাধা দিও না ইয়ান কেহনা বলাতে ওরা দলিলে পেশ করে যে তাহলে তো বিয়েরা অলিতে বিবাহ করতে পারে উত্তর হচ্ছে যদি বিনা ওলিতে বিবাহই করতে পারে তাহলে কেন আল্লাহ অভিভাবককে বলবে বাধা দিও না এবার বুঝতে পেরেছেন তার মানে বাধা দিলে বাধা প্রাপ্তা হয়ে যাবে বোঝা গেছে না যাই নাই যুক্তি ভালো করে বোঝেন দলিল ফালাত আর যদি শরীয়তে এরকম বাধাই না থাকতো অলি ছাড়া বিবাহ হইতো তাহলে ওর বাধা দিলেই কি ভাই বাধা দিলেই কি আর বাপ বাধা দিলেই কি বিয়ে করবে এমনি কি বিয়ে করবে চলে যাবে বিয়ে করবে কোথাও গিয়ে কোটে হোক অথবা কোথাও কোনো সমাজে হোক যেভাবে হোক বিয়ে করবে তাহলে বোঝা গেল আল্লাহ যখন অভিভাবকদেরকে বলছেন ফালা তাদল না মেয়েদেরকে বাধা দিও না তার মানে বাধা দিলে ওরা বাধা পেয়ে যাবে আর স্বামীর কাছে যেতে পারবে না বা বিবাহ করতে পারবে না স্বামীর ঘরে সংসার করার সুযোগ পাবে না তাহলে বোঝা গেল যে বিনা অলিতে বিবাহ হয় না মালোকের ফিখগুলি কোরআনের মনে রাখেন আর এই আয়াতেরই তফসির হচ্ছে লানিকাহা ইল্লাবি অভিভাবক ছাড়া শরীয়ত সম্মত অভিভাবক আবার বানাওয়াট অভিভাবক হইলে হবে না আমি শুনেছি নাকি যে বিদ্যার্থীরাও কি করে কোর্টে গিয়ে একটা অলি বানায় হ্যাঁ? কাউকে দিয়ে টাকা দিয়ে যে তুমি অভিভাবক জাল জাল ওলি ওলি আবার হয় ওলি তো আল্লাহ বানিয়েছেন ওলি মানে অভিভাবক আপনার ছেলে যদি স্কুলে মাদ্রাসায় পড়ে তো স্কুল কর্তৃপক্ষ এই ছেলের অভিভাবক কাকে বলবে তাহলে বাপ বেঁচে আছে বাপকে বলবে না হলে বাপের স্থলাভিষিক্ত যে আছে তাকে বলবে ঠিক না কিন্তু এই না আপনাকে ছাড়া আপনার বিনা অনুমতিতে কোন একটা কিছু করে দেবে আপনার পাড়ার কাউকে আপনার ছেলে নিয়ে চলে আসবে এটি আমার অলি আর তারা জানতেও পারছে যে না আসলে অলি না মেনে নেবে এই ক্ষেত্রে যদি না মানে একটা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান তাহলে শরীয়তের কোনো অবকাশে নেই যে বানাওয়াটা আপনি জালিয়াতি করে কোথাও থেকে অভিভাবক নিয়ে চলে আসবেন এইরকম বিয়ে হয় না লা নিকাহ ইল্লাবি আর হাদিস জানা আছে আইয়মা ইমরাত নাকাহাত নাফসাহা বিগাইরি ইযনি ওয়ালিহা নিকাহুহা বাতেলুন বাতেলুন বাতেলুন যে কোনো মহিলা যদি নিকাহ করে নেয় বিবাহ করে নেয় বেগাইরে ইজনে ওয়ালিহা তার ওলির অভিভাবকের অনুমতি ছাড়া তাহলে তার বিবাহ হচ্ছে বাতিল বাতিল বাতিল নবিসাম বলেছে সুতরাং এই বিবাহগুলি সব বাতিল যে কোর্ট ম্যারেজগুলি হচ্ছে হ্যাঁ মেয়েরা উধাও হয়ে চলে যাচ্ছে ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে আর বাপের খোঁজ খবর নেই বাপ জানেই না বিবাহ হয়ে বসে আছে সংসার করে বসে আছে বাচ্চা পয়দা করে বসে আছে হারাম সব বাতিল বিবাহ নবী করিম সাল্লা সাল্লামের একটি হাদিস বিবাহ সম্পর্কে এই হাদিসটি আমাদের দেশের যে বিবাহের যে দাওয়াতনামাগুলি হয় ওতে লিখে দেখেছেন আরবিতে লিখে অথবা বাংলায় লিখা থাকে কারো জানা আছে একটা হাদিস লিখে কিন্তু বিবাহের যে অলিমার দাওয়াতনামাগুলি হয় ওতে আর নিকাহ মিন সুন্নতি করে ওরা ফামান রাগেবান সন্ন্যত ফালাইসা মিননি এই হাদিসটা এর আগে অনেকবার তদন্ত করেছি মিন সুন্নতি দিয়ে কোথাও পাওয়া যায় না আর নিকাহ মিন সুন্নতি বলে প্রসিদ্ধ যে ভারত বাংলাদেশে হাদিসটি লিখা হয় বা এক শ্রেণীর ওয়াইজ বক্তারা বলে থাকে বক্তাদের তো কোনো তাহকি গবেষণাও নেই শুনে শুনে ওই ছোট বক্তা তার মুরব্বী বক্তার কাছে শুনেছে বলতে ওই শুনে শুনে একবার এক ওয়াজ মাহফিলে এক বক্তা একটা আজব হাদিস শুনিয়ে গেল অনেকদিন আগের কথা তো তারপরে ওকে জিজ্ঞেস করলেন যে আপনি হাদিস কোথায় পেলেন বলছে আমি আমার অমুক হুজুর কাছে শুনেছি বক্তাদের হাদিস হচ্ছে এরকম অমুক হুজুর কাছে শুনেছি অবয়ন করছে শুনে শুনে এগুলো অবস্থা আমাদের সেই কার্ডগুলিতে যেহেতু হাদিসটা এইভাবে লিখা এই ভাষাতে কোন হাদিস নেই তবে কি আছে এই হাদিসটা পেয়েছি আন্নে আন্নেকাহ সুন্নতি মিন্নে আন্নেকাহ সুন্নতি নবীলাম বলছেন বিবাহ হচ্ছে আমার সন্ন্যত আমার আদর্শ সন্ন্যত মানে ফেকার ভাষার সন্ন্যত নয় কখনো সন্ন্যত হবে কখনো অজেব ফরজ হবে কিন্তু এখানে সন্ন্যত নবীর হাদিসে যে সন্ন্যত শব্দ ব্যবহার হয়েছে ওর মানে হচ্ছে আমার আদর্শ আমার তরিকা আমার আদর্শ হচ্ছে বিবাহ করা ফমান রাজেব আনুসন্নতি সুতরাং কেউ যদি আমার আদর্শ থেকে মুখ ফিরিয়ে নেয় বিমুখ হয় ফালাইসা মেননি সে আমার দলভুক্ত নাই এর মানে যে উম্মত থেকে বেরিয়ে যতক্ষণ অস্বীকার না করবে অস্বীকার না করলে উম্মত থেকে বেরোবে না কিন্তু কেউ হয়তো তার পারিবারিক অবস্থার কারণে অথবা তার বিভিন্ন ব্যবসা বাণিজ্যের কারণে অথবা বিদেশে থাকার কারণে না এখন বিয়ে করব না এটা মুখ ফিরিয়ে নেওয়া হবে তো ইসলাম থেকে বের করে দেবেন না ইসলাম থেকে বেরিয়ে যাওয়া অর্থ নাই আমার আদর্শের মধ্যে না সে আমার আদর্শের বাইরে তাহলে সে হাদিসটি সহিউল জামে আল জামে ও সহি বা আল জামে আল জামে ও সগির ও জিয়াদাত আল্লামা সৈয়ুথুর যে কিতাব রয়েছে আলবানী সাহেব ওইটাকে দুই ভাগ করেছে সহিউল জামে আর জাইফুল জামে সহিউল জামের ছয় হাজার আটশো সাত নম্বর হাদিস এবং সিলসিলা সাহিহা আল্লাহ আলবানির যে সিরিজ রয়েছে সহি হাদিস সিরিজ ওতে দুই হাজার তিনশো তেরাশি নম্বর হাদিস এই হাদিসটি আর নেকাহ সুন্নতি বিবাহ হচ্ছে আমার আদর্শ নবী সাল্লাম বলেছেন বিবাহের ওপর অনেক দলিল প্রমাণ রয়েছে যেগুলি কিছু আমাদের এই কিতাবে আসবে ইনশাল বিবাহে অনেক উপকারিতা রয়েছে আজকে এই কয়েকটি উপকারিতা বলে শেষ করে বিবাহের ফায়দা কি বিবাহের ফায়দা না বুঝলে অনেকে বিবাহ করতে আগ্রহী হবেন না আর বিশেষ করে এই ফেতনার যুগে যদি ব্যাকডোর দিয়ে চোরা রাস্তা দিয়ে প্রয়োজন মিটে যায় তাহলে বিবাহের এই দায়িত্ব নেওয়ার কোন প্রয়োজনই মনে করে না ফাঁসে পোলাপানরা যুবকরা যুবতীরা তো মনে করে যে খাওয়া খা কি এসব করতে যাব দায়িত্ব নিতে যাব কারণ ইয়াহুদ্দিন আসারাদের প্রচার মাধ্যমের এমন কুপ্রভাব পড়েছে মুসলিম সমাজের ওপর যদি অবৈধ নাজাইজ পথে সহজে লব্ধ হয় তাহলে এই গুরু দায়িত্ব মাথার উপর কেন নিতে যাবে একটা মহিলার ভরণ পোষণ দিতে হবে আবার ছেলে মেয়ে শুরু হবে তা বোঝা আবার চিকিৎসা তো এই সেই ওইসব কেন নিতে যাবে এটা ইয়াহুদ্দিন আসারাদের কাফেরদের বা বেদিন নাস্তিকদের চিন্তাধারা বিবাহ একটি ইবাদত একজন মুসলিম বিবাহ করবে এবাদত মনে করে আল্লাহর সন্তুষ্টির জন্য প্রথম কাজ হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য তাব্বুত বিবাহ শাদী করা হচ্ছে এবাদত স্বভাবের কাজ কিন্তু বিবাহে পার্থিব অনেক উপকারিতা রয়েছে সেই উপকারিতাগুলি জানলে বিবাহ যে আল্লাহ পাকের একটি গুরুত্বপূর্ণ বিধান এবং আল্লাহ যে আরহামুর রাহমিন আল্লাহ যে আমাদের প্রয়োজন সম্পর্কে কত দয়াবান তিনি এই বিষয়গুলি ফুটে উঠবে আমাদের সামনে এই জন্য এগুলি জেনে নেওয়া ভালো ভাষ্যকার বলছেন যে বিবাহে অনেক উপকার আল মানাফিউল আজিমা বড় বড় উপকারিতা রয়েছে তাউদ আলা যে উপকারিতার কিছু উপকারিতা স্বামী স্ত্রী রয়েছে পুরুষেরও ফায়দা আর তার স্ত্রী স্বামী স্ত্রী দুজনের উপকারিতা রয়েছে ছেলে মেয়েদের উপকারিত রয়েছে আরে বিবাহ সেতু না করলে ছেলে মেয়ে আসতো অবৈধ যারো সন্তান জন্মত যারো সন্তান বংশ পরিচয় খুঁজে পাওয়া যেত রাস্তাঘাটে পড়ে থাকা সন্তান তো যথেষ্ট হইতো কিন্তু বংশ পরিচয় খুঁজে পাওয়া যেত না হ্যাঁ? ছেলে মেয়েদের উপকারিত রয়েছে তারপরে যে আদর্শ হালাল ছেলে মেয়েরা পায় হারামটা পাবে ওই খবিস যে জেনা করে বাচ্চা পেটে ধরিয়ে দিয়েছে সেও আদর করবে না খবিস করবে তারপর যার পেটে জন্মেছে সেও তাতে থেকে নিজে হ্যাঁ, জানকে মুক্ত করার চেষ্টা করবে যে কোন রকমে কি ওদিক করে দিয়ে মেরে দিয়ে না কোথাও ফেলে দিয়ে হ্যাঁ নিজের মানিজ্য ঢাকার ক্ষত রাখবে কে রাখলে বড় হবে সবাই বলতে হবে এই ছেলে এই মেয়েটা মুখের এই মেয়েটা এইভাবে পয়দা হয়েছে সারা জীবন বলতেই থাকবে ঠিক না যার ফলে পরিচয় কেউ নিতে চাই না যার সন্তানের পক্ষান্তরে হালাল ছেলে মেয়ে হইলে ভাবতে পারেন যে পরিচয় নেবে না নিজের ছেলের হ্যাঁ নিজের ছেলে মেয়ের আদর করবে না তাহলে এই ফায়দাগুলি ছেলে মেয়েদের আছে না নেই ফায়দা তাদের সমাজের ফায়দা রয়েছে মানুষের প্রজন্ম বাড়বে সমাজের সংখ্যা বাড়বে সমাজ শক্তিশালী হবে দেশ জনবলে শক্তিশালী হবে জনবল ছাড়া কোনো দেশ টিকতে পারে না আজকাল খবর আছে আপনাদের কাছে যে আজকাল পশ্চিমা দেশগুলি কানাডার মতো দেশ অস্ট্রেলিয়ার মতো দেশ এই এইরকম দেশগুলি যেগুলি খালি হয়ে পড়ে আছে আর সেখানে প্রজন্ম বাড়ে না কারণ অধিকাংশ এইটি পার্সেন্ট লোক যদি বিয়ে না করে বা তারও বেশি যদি বিয়ে শাদী না করে আর যারাও বিয়ে শাদী করেছে একটা দুটোর বেশি দুটো তো বেশি বললাম একটার বেশি যদি বাচ্চা না নেই আর তাহলে এই এদের দ্বারা প্রথম কথা এই জাতি যেই জাতি হারাম অবৈধ সম্পর্কের মাধ্যমে পয়দা হচ্ছে সেই জাতি কোনো কাজের যোগ্য হবে না যেই জাতি হারামে ডুবে রয়েছে সেই জাতি কখনো যোগ্যতা লাভ করতে পারে না দুনিয়ার ক্ষেত্রে যোগ্য হতে পারেন না যার ফলে একটা রহস্যের কথা বলবো আপনাদের শোনেন ভালো করে আমেরিকা কানাডায় অধিকাংশ যারা ওখানকার নাগরিক তারা তাদের সর্বোচ্চ পড়াশোনা টুয়েলভ পর্যন্ত আর টেকনিশিয়ান ফিলিপাইনের ভালো করে খোঁজ নিয়ে দেখবেন অধিকাংশ লোকের শিক্ষাগত যোগ্যতা টেকনিশিয়ান ঠিক কিনা কেন কেন কারণ প্রাইমারি থেকে তারপরে হাই স্কুলে সেখান থেকে প্রেম শুরু সেখান থেকে প্রেম শুরু জেনারেবিসের রাস্তা শুরু যদি আপনাদেরকে দুই একটা নজির না বলি তাহলে বুঝতে পারবেন না যে কত জেনা হয় আমার হাতে আমাদের হাতে আল কাসিমে একই ফিলিপাইনি মুসলমান হয়েছিল তারপরে তার জব লাগলো কাজ কুকের ইসলামী সেন্টারে তো যেহেতু ইসলামী সেন্টার আমাদের রান্না করে কিছুদিন চলার ছিল ওখানে তো খাওয়া দাওয়া করি তো ওর সাথে সবকিছু গল্প হয় সুখ দুঃখের গল্প হয় জিজ্ঞেস করলাম যে তোমার যেটা স্ত্রী আছে এটা প্রথম স্ত্রী বলছে স্ত্রী আমার এটাই প্রথম কিন্তু এটা হচ্ছে আমার বাবান্ন নম্বর কত নম্বর এগুলো যদি কারো দূর থেকে শুনে বলতাম তাহলে বলতে এগুলো হয়তো শেখ বাড়িয়ে বলছে এটা হচ্ছে বাহান্ন নম্বর আমার আর তার আগে একান্নটি আমার গার্লফ্রেন্ড অতিবাহিত হয়েছে এসেছে গেছে আনাকুম জানাকুম গেছে এসেছে এসেছে গেছে বুঝতে পারলেন তাহলে সেই দেশের অবস্থা আর মনে রাখতে হবে যে ইসলামের দিকে এসছে তার মধ্যে কিছুটা তো সততা হয়তো ছিল না হলে কি করে ঝাঁপ দিয়ে ইসলামের দিকে আসলো বুঝা গেছে তাহলে সেই দেশের অবস্থা আপনি এখন অনুমান করুন হাড়ে হাড়ে টের পাবেন যে কি অবস্থায় রয়েছে এই জাতি যেই জাতি জেনা ব্যবচারে এইভাবে ডুবে থাকতে পারে সেই জাতি দুনিয়ার কোন শিক্ষাগত যোগ্যতা লাভ করতে পারে কখনো পারবে না যার ফলে তাদের বড় বড় ডাক্তার তৈরি হওয়া ইঞ্জিনিয়ার তৈরি হওয়া আর গবেষক তৈরি হওয়া এগুলো বড় মুশকিল তাহলে করতে হবে কি চলো ইরাক থেকে আগের খবর বলছি যে ওই আমেরিকা কানাডার বড় বড় যেগুলো বৈজ্ঞানিক অধিকাংশ সব ইরাকি ওখানে গিয়ে রুজি রুটি বেশি পেয়েছে পয়সা বেশি পেয়েছে সেখানে গিয়ে তারা অবস্থান নিয়েছে আর কাফেরদের ঘরের খেদমত কাফের দেশের খেদমত করছে তারা আজকাল বাংলাদেশ ভারত পাকিস্তানের যদি ভালো করে শিক্ষিত লোকদের হিসাব নিকাশ করে থাকেন আমার চোখের সামনে এই সতেরো আঠারো বছর এই দাম্মামে এখান থেকে কত শিক্ষিত শিক্ষিত লোকেরা যারা বড় ইঞ্জিনিয়ার ছিল অথবা ডাক্তার ছিল অথবা বড় বড় প্রতিষ্ঠানের হয়তো ম্যানেজার ছিল ইত্যাদি বড় বড় পোস্টে যারা ছিল শিক্ষিত এই তারা সবগুলি পাড়ি দিয়েছে বাড়ি জমেছে কানাডা না হয় আমেরিকায় কেন এত সহজে নাগরিকত্ব দিচ্ছে নাগরিকত্ব আবার এগুলিকে দিচ্ছে আবার ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশগুলোকে কেন দেয় না টেকনিশিয়ান জানতে একটা দরখাস্ত করেন যে আমি ক্যানাডিয়ান হব আমেরিকান হব আপনাকে নাগরিকত্ব দেবে কিন্তু কেন একজন ডাক্তারকে দেওয়া হচ্ছে কেন একজন ইঞ্জিনিয়ারকে দেওয়া হচ্ছে কেন একজন বড় প্রফেসর সিনিয়র প্রফেসরকে দেওয়া হচ্ছে কেন উত্তর খুঁজে উত্তর হচ্ছে যে সেখানে টেকনিশিয়ানের উপর আর যেতে পারে না ভোগ বিলাস এই নারী নিয়ে এমন আমোদ ফুর্তিতে ডুবে গিয়ে আর ওপরে উঠতে পারছে না যার ফলে দেশের ডাক্তারের প্রয়োজন রয়েছে ইঞ্জিনিয়ারের প্রয়োজন রয়েছে উচ্চশিক্ষিত লোকের প্রয়োজন রয়েছে সিনিয়র প্রফেসর প্রয়োজন রয়েছে গবেষকের প্রয়োজন রয়েছে নিয়ে আসো ওদেরকে গুলোকে নিয়ে আসো খরিদ করে নিয়ে আসো এই মাথাগুলোকে কেন বিবাহের বহু উপকারিতা রয়েছে আর যে সব দেশে বিবাহ করা কমে গেছে সেই সব দেশে মানুষ পশুর চাইতে নিকৃষ্ট তো হয়েছে ওগুলো তো আছেই নৈতিকতার দিকটি কিন্তু দুনিয়ার দিক থেকে ক্ষতিগ্রস্ত বলা হচ্ছে ওই সব দেশগুলিতে যদি অন্যান্য দেশ থেকে উচ্চশিক্ষিত লোকেরা না যায় যারা হয়তো বিবাহসাদী করছে অথবা ছেলে মেয়ে হচ্ছে এইরকম লোকেরা যদি না যায় তাহলে সেই জাতিটি পঞ্চাশ থেকে একশো বছরের মধ্যে নিশ্চিন্ন হয়ে যাবে যেমন বিভিন্ন পশুর প্রজন্ম কিন্তু আজকাল শেষ হতে যাচ্ছে হরিণ ধরেন শেষ হতে যাচ্ছে এ ধরনের আছে না ময়ূর শেষ হতে যাচ্ছে অমুক শেষ তমুক শেষ প্রাণী শেষ হতে যাচ্ছে সুতরাং সরকার সেই ক্ষেত্রে যত্নবান সিংহকে মারতে পারবে না তো এই হরিণ মারতে পারবে না এই করতে পারবে আছে না না এগুলো হ্যাঁ তো ওই রকম অবস্থা তৈরি হতে যাচ্ছে সব দেশে কারণ লিভ টুগেদার করো একসাথে যতদিন যার সাথে মন মজলো থাকো টাকো আর তারপরে ছেলে মেয়ের কি প্রয়োজন রয়েছে ছেলে মেয়ের প্রয়োজন মহিলা রাস্তাঘাটে যেহেতু বেরিয়ে গেছে কলকারখানায় সেও প্রয়োজন মনে করেন না বড় বাধা তার স্বাধীনতায় আর যুবকও প্রয়োজন মনে করে না বাচ্চা কাছে কেন নেবে শুধু এইভাবে এই লোকগুলি মারা গেলে এই পাশবিক জীবনের পশুর মতো থাকতে থাকতে মারা গেলে শেষ ওই জাতি শেষ জাতির মেরুদণ্ড হচ্ছে আগামী প্রজন্ম প্রজন্ম বাড়ানো তো জনবল বাড়াতে হবে আর এই জনবল বাড়বে বিবাহ সাদের মাধ্যমে এছাড়াও বহু উপকারিতা রয়েছে আর দিনই উপকারিতা সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে দিনই ধর্মীয় ইসলামিক উপকারিতা যেসব উপকারিতা রয়েছে তার একটি লেখক বলছেন মাফি হেমিন তাহসিন ফারজাই জজেন ধর্মীয় উপকারিতা বিবাহ করলে যুবক যুবতী যখন বিবাহে আবদ্ধ হইল তখন তাদের লজ্জা স্থান সুরক্ষিত করার ব্যবস্থা হইল যদি বাঁচতে চায় গোনা থেকে তো গোনা থেকে বাঁচার জন্য সুব্যবস্থা হয়ে গেছে কেউ যদি গোনা থেকে বাঁচতে না চায় সে সে চারটা বিয়ে করলে বাঁচবে না হারাম খোর যদি হয় তাহলে কিন্তু কথা হচ্ছে কেউ যদি হারাম থেকে বাঁচতে চায় তাহলে তার জন্য হারাম থেকে বাঁচার উপায় হয়ে গেছে একজন যুবক যুবতীর বিবাহ এবং মানুষ যখন যৌবনে পদার্পণ করে তখন নজর কন্ট্রোল রাখতে পারে না নজরকে কন্ট্রোল রাখার চেষ্টা করলেও অনিচ্ছাকৃত নজর ওই দিকে যাবে এইভাবে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে এটা যুবকের যুবতীর দিকে যাবে রাস্তাতে খোলা চেহারায় থাকে খোলামেলা থাকলে আর খোলাও যদি না পায় বোরখা তো থাকে তবুও যুবক একটা নজর যাবে ওটা আর একটা জাতি যেদিকে একটা আকর্ষণ আছে আর একটা যুবতীর সাবালিকা হয়েছে এখনো স্বামী পাইনি যদি স্বামী না থাকে তাহলে একটা যুবকের দিকে নজর যাবেই এটা তাদের ফিতরাত ফিতরাত আল্লাহ আল্লাহ আলাই এর উপরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আকর্ষণ দিয়ে এতে কি হবে বিবাহ বন্ধনের মাধ্যমে দৃষ্টি নত হবে আর এই দৃষ্টিনত হবে আর গনা থেকে বাঁচতে পারবে যার ফলে এই বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড যুবক যুবতীর ফ্রেন্ড ধরার যে অবস্থা তৈরি হয়ে রয়েছে কলেজ ইউনিভার্সিটিতে যেসব বন্ধু বান্ধবরা আমাদের মাদ্রাসা পড়ার পরে গিয়েছে তাদের সাথে তো ওই ছোটকালের মতো সম্পর্ক আছে সুতরাং সব খোলা কথা তারা বলে যদি আমি কলেজ ইউনিভার্সিটির ওইসব সহজ শিক্ষার মাধ্যমে কখনো একদিনের জন্য ক্লাস করতে যাইনি কিন্তু সেসব জায়গায় গেছি অনেকবারই গেছি কারণ ওইসব বন্ধু বান্ধবরা মাদ্রাসা আমাদের সাথে পড়াশোনা করার পরে তারা গিয়েছে ওই ওইসবেতে তো সুহান ওরা বলে যে আমাদের ইউনিভার্সিটিতে কোন একটা ছেলে পাবেন না যার কোনো মেয়ের সাথে ভাব সামনে কোন একটি মেয়ে যুবতী পাবেন না যার ছেলের সাথে ভাব সামনে এরকম পাবেন না যদি হাজারে একটা পান তো সে তিরস্কারের পাত্র কোন মেয়ে বা ছেলের হ্যাঁ, বন্ধু নেই বান্ধবী নেই যদি এইরকম অবস্থায় থাকে তাহলে তিরস্কারের পাত্র কিরে তুই রে কোন যুগের লোক রে তুই রে কোন যুগের মেয়ে তুই রে তোর কোনো বয়ফ্রেন্ড নেই তোর কোনো গার্লফ্রেন্ড নেই এটা হচ্ছে ইউনিভার্সিটির চিত্র বেদুনে লাগা বিনা বাড়াবাড়িতে বলছি যেখানে সহশিক্ষা রয়েছে যেখানে সহশিক্ষা রয়েছে যে দেশে সহশিক্ষা নেই যেমন সৌদি আরব সেখানকার কথা আলাদা কিন্তু যেখানে সহশিক্ষা রয়েছে এরকম অবস্থা আর যদি এর উপর কার আপত্তি থাকে তাহলে আমাকে আমার আলোচনা শেষে বলবেন বাস্তবে এর প্রমাণ পাবেন আপনি অথবা আপনি আজকে থেকে দশ বিশ বছর আগের কথা বলছেন আমাদের যুগটা আমরা যখন ছাত্রজন পড়াশোনা করেছি অনেকটা ভালো ছিল কিন্তু কি যে অবস্থা তখনও আমি প্রাইমারিতে লেখাপড়া করেছি প্রাইমারিতে লেখাপড়া করেছি হিন্দু ছেলে মেয়েরাও আছে আর মুসলমান ছেলে মেয়েরা আছে কি করতে জানেন হ্যাঁ ক্লাস ফোরের ছেলে মেয়েকে চিঠি লিখত প্রেমের চিঠি চিঠি ধরা পড়েছে সারার কাছে এসছে বিচার হয়েছে আমাদের সামনে আজকে থেকে কতদিন আগে প্রাইমারিতে পড়তে পারি আজকে থেকে চিন্তা করেন আপনি আজকে থেকে প্রায় চল্লিশ বছর আগের কথা বলছি হ্যাঁ পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর আগের কথা আর হাই স্কুলে তো সেই হতুই কলেজ ইউনিভার্সিটিতে কি অবস্থা তো <clears throat> এই জন্য সহশিক্ষা মুসলিম দেশে বর্জনীয় শুনে রাখে ভালো করে সহশিক্ষায় কোনদিন শান্তি এনে দিতে পারে না মুসলিম দেশে মুসলিম শাসকদের ফরজ সহশিক্ষা বন্ধ করা মুসলিম শাসকদের জন্য ফরজ হয়ে রয়েছে আলাদা আলাদা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করা না আল্লাহর কাছে এদেরকে জবাব দিতে হবে যত অশ্লীলতা ছড়াচ্ছে তার জবাব দিতে হবে এসব শাসকদের বিবাহের লক্ষ্য উদ্দেশ্য তাতে প্রজন্ম বাড়বে নসল বাড়বে আর যখন প্রজন্ম বাড়বে দুনিয়ার তো জনবল বাড়বে দেশ শক্তিশালী হবে সমাজ শক্তিশালী হবে তার সাথে সাথে পিয়রী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কেয়ামতের দিনে গৌরব করবেন তার উম্মতের সংখ্যাধিক্য নিয়ে তাজুল অদুদ আল ওলুদ ফাইনি মোকাসিরুন বেকুমুল ওমামি ওমাল কেয়ামা তোমরা বিয়ে করো এমন মহিলা দেখে যে বেশি ভালোবাসা দিতে পারে আর বেশি সন্তান দিতে আল বেশি বাচ্চা দিতে পারে কারণ আমি তোমাদেরকে নিয়ে গৌরব করব কেয়ামতের দিবে আর যদি একটা দুটো বাচ্চা নেন তো আপনাদের মতো লোককে নিয়ে যারা একটা দুটো বাচ্চা নিয়ে খ্যান্ত তাদেরকে নিয়ে গৌরব করবেন কখনো গৌরব করবেন না নবী সালাম তাদেরকে নিয়ে গৌরব করবেন বরং তাদের থেকে মুক্ত হতে চাইবে যে এরা কেমন আমার উম্মর হ্যাঁ? কি আশা নিয়ে নবী সাল্লামের কাছে সাফাত চাইতে যাবেন আর কি আশা নিয়ে একটা দুটো বাচ্চা নিয়েছেন নবী সালামের হাউজে কসারের পানি খেতে যাবেন হ্যাঁ কি লজ্জা নিয়ে যাবেন বলেন দেখি নবী সাল্লাম গৌরব করতে চাইছেন বলছেন না ইয়ারসোল্লাহ আমি ওই গৌরব করতে দেবো না আমি একটাই নেব দুটো নেব ইনশাল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করবো এই যে জন্ম নিয়ন্ত্রণের প্রথম শিক্ষককে আগামী সপ্তাহে বলবো ইনশাল্লাহ জন্ম নিয়ন্ত্রণ কোন মুসলিম শিখিয়েছে না কাফের শিখিয়েছে আগামী সপ্তাহে ইনশাল্লাহ এর ইতিহাস তুলে ধরো ভাষ্যকার উল্লেখ করেছেন আল্লাহর বান্দাদের সংখ্যা বাড়বে আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের সংখ্যা বাড়বে মমিন নামাজির সংখ্যা বাড়বে হ্যাঁ মহিদদের সংখ্যা বাড়বে আল্লাহর দিন প্রতিষ্ঠাকারী সংখ্যা বাড়বে এসব উপকারিতা বিবাহে রয়েছে এবং মুসলিমদের সংখ্যা বাড়বে আজকে ভারতের হিন্দুরা ভিতর ভিতর কম্পমান যে মুসলিমদের সংখ্যা এত বাড়ছে অথচ মুসলিমরাও যে এমন মুসলিম হয়েছে তাও না নামকে অস্ত মুসলিম শতকরা দশটা মুসলিমও বাচ্চা বেশি নেই না নব্বইটাই ওই একটা দুটা ওলা মুসলিম কিন্তু ভারতেও আমার যেটা অনুমান তারপরেও এতে ভয়ে ভীত তারা আর তাদের বিভিন্ন বিবৃতি আসছে যে আমাদের যদি এইরকম অবস্থা থাকে তো আমরা তো কমে যাব আর গণতান্ত্রিক দেশ এইসব গণতন্ত্রের দেশে তো ওরা তো ইলেকশনও জিতে যাবে মেজরিটি হয়ে যাবে সুতরাং ওদের হাতে ক্ষমতা চলে যাবে এইসব কল্পনা জল্পনা এখন হিন্দুরা করছে আর হিন্দু যেগুলো কট্টরপন্থী সংগঠন সবগুলি হিন্দুদেরকে উপদেশ দিচ্ছে তোমরা বেশি বেশি বাচ্চা নাও কিন্তু এই উপদেশে কাজ হবে আল্লাহর দিন যতক্ষণ না মানে ততক্ষণ এই উপদেশে কাজ হবে রাজনৈতিক উপদেশে পার্থিব উপদেশে কোনো কাজ হবে না ফিরে আস আল্লাহর দিনের দিকে আর কালেমাইল্লাহ পড়ে নাও আর দেশ জাতিকে খুব উপদেশ দাও বেশি বাচ্চা নেওয়ার তখন কাজ হবে কারণ তখন এটাকে এবাদত মনে করেছে বিবাহ করা এবাদত মনে করবে তাড়াতাড়ি এবং বেশি ছেলে মেয়ে নেওয়াকে ইবাদত মনে করবে এবং ছেলে মেয়েদের তরবিয়তের জন্য রাত জাগা আর ছেলে মেয়েদের জন্য কষ্ট করা পেশাব পায়খানা সাফ করা তাদের জন্য গর্ভধারণ করা এই সবগুলিকে এবাদত মনে করবে সব মনে করবে এবং এর মাধ্যমে আল্লাহর কাছে জান্নাত পাবো আর জাহান্নাম থেকে বাঁচবো এই আশা রাখবে এটা ফলপ্রসূ হবে এটা হচ্ছে আসল রাস্তা ফিরে আসো ইসলামের দিকে বিবাহের মাধ্যমে বংশের সুরক্ষা হয় বিবাহ না করলে যদি বিবাহ না করে কোন সমাজ কোন পরিবার না না আমরা বিয়ে শাদীতে বিশ্বাসী নয় যেমন আজকালকে নাস্তিক পয়দা হচ্ছে মুসলিম দেশে অনেক মুনাফেক বুঝি বিবাহ সাদী সব আগের যুগের কাজ মধ্যযুগীয় কাজ বিবাহ সাদীর আবার কি আছে যার সাথে যার মন মিলল মিলল লিভ টুগেদার হ্যাঁ তো এইসব যদি করে তো এতে বংশের সুরক্ষা হবে না বংশ পরিচয় পাওয়া যাবে না কে কার বংশের এখন বলতে পারছেন না পারছেন না হ্যাঁ যে এরা আমার বংশের লোক এরা আমার গোত্রের লোক এরা আমার খালাতো ভাই তো এরা আমার ফুপাতো ভাই এরা আমার চাচাতো ভাই এরা আমার অমুক ভাই তমুক ভাই যখন বিবাহ সারি থাকবে না তো জেনার সন্তান ব্যবচারের যারও সন্তানের ছড়াছড়ি হবে কেউ কারো পরিচয় বুঝতে পারবে যে কার কোন বীর্য থেকে কে পয়দা হয়েছে কিছু পরিচয় নেই যার ফলে না পারিবারিক কাঠামো আছে না বংশীয় কোনো কাঠামো আছে না বংশ পরিচয় আছে আর বংশ পরিচয় যখন নেই তখন মিরাস আবার কাকে জমি জায়গার ভাগ দেব কাকে টাকা পয়সার ভাগ দেব কে আমার সন্তান বরং যে যেই পরিবারে বেহায়া বেপরদা মহিলারা আছে তার দিকে তো সন্দেহ নজরে দেখছে তার মেয়ে ছেলে মেয়েগুলোর দিকে সন্দেহ নজরে দেখছে যে আমার স্ত্রী যখন এত যুবকদের সাথে বা এত ছেলেদের সাথে সম্পর্ক রাখে আমার সাথে আমদ ভর্তি করে অন্যের সাথে করে যেসব পরিবেশে এরকম হচ্ছে তো ও তো নিজের ছেলে মেয়েগুলোর ক্ষেত্রে সন্দেহান মাঝে মাঝে তাকে অ্যাটাক করছে তার মানসিক মানসিক পীড়া মানসিক অশান্তি যে এই ছেলেটা কি আসলে আমার এই মেয়েটা কি আসলে আমার নাকি অন্য কারো কারণ আমার স্ত্রী তো ভাবসে ভালো লাগে না হ্যাঁ ঠিক কিনা তারপরে যখন ওই স্বামীর স্বামীর চরিত্র খারাপ হয় দেখে গভীর রাত রাত দুটো তিনটে আসছে অথবা কাউকে সাথে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে স্বামী সম্পর্কে যখন জানতে পারে তখন স্বামী সম্পর্কে যখন সন্দেহ সৃষ্টি হয়ে যায় তখন মানসিক রোগের দুইজনে আর এই জ্বালাতে আগুনে পুড়তে থাকে জ্বলতে থাকে থাকে না থাকে না কোনো শান্তি নেই তো বিবাহের মাধ্যমেই বংশের সুরক্ষা হতে পারে এবং এর মাধ্যমে তারও পরিচিতি ঘটতে পারে যে কে কার আত্মীয় স্বজন এর মাধ্যমে ভালোবাসা সম্প্রীতি পয়দা হতে পারে পরস্পর সহযোগিতা হতে পারে সাহায্য এক অপর করবে যেইভাবে যার সাথে আপনার রক্তের সম্পর্ক সাহায্য সহযোগিতা করবেন যার সাথে রক্তের সম্পর্ক নেই বা জানা নেই তার করবেন এক্ষুনি যদি জানতে পারেন আপনার বাড়ি হচ্ছে কুমিল্লা আর একটা লোক যদি রাজশাহী থেকে রংপুর থেকেও যায় তো দূর থেকে কোনো কিছু চেন আর পরিচয় যদি দিতে পারে যে আপনার দাদা আর আমার দাদা এক ভাই বা আপনার দাদার বাপ আমার দাদার বাপ এক ভাই সাথে সাথে নিয়ে গিয়ে আদর যত্নে খাওয়াবেন খাওয়াবেন না খাবেন না কিন্তু পরিচয় না থাকলে কি জানি রে কি আছে না আছে চোর ডাকাত হইতে পারে হ্যাঁ মসজিদও থাকতে দেয় না ভয় করে মসজিদে থাকতে একটা মোসাফির আছে মসজিদও থাকতে দেয় না আর খাওয়া দাওয়া দিয়ে আপনি বিদায় হয়ে চলে যান আমরা চোখের সামনে দেখেছি বিদায় হয়ে চলে যান খাওয়া দাওয়া খেয়ে নাও খাওয়া দাওয়া বাইরে দিল খাওয়া দাওয়া খেয়ে বিদায় হয়ে চলে যান কারণ চুরিটা চুরিটাকে দেবে হচ্ছে বৈঠকখানায় রেখেছে হ্যাঁ, বাড়িতে ডাকাতি হয়ে গেল দরজা গেট ভিতর দিয়ে খুলে দিয়েছে ডাকাতি পড়ে গেছে নবী সাসম এই জন্য বংশ পরিচয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে বলেছেন তিরমিজিতে হাদিস তা আল্লাহ মুমিন আনসাবেকুম মা তাসেলুন আবিহি আর হামাকুম তোমরা তোমাদের বংশ পরিচয় বংশ পরম্পরা সিলসিলে নাসাব শেখো জানো বাপদাদা পূর্বপুরুষদের নাম জানো মা তাসেলুনা বিহি আরহামাকুম যার মাধ্যমে তোমরা আত্মীয় স্বজনদের সাথে সেলাতুল আরহাম করতে পারবে সুসম্পর্ক রাখতে পারবে বিবাহ সাদীর আরেকটি ফায়দা হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে বিবাহের মাধ্যমে মহাব্বত পয়দা হয় ভালোবাসা হয় একে অপরের দয়াশীল হয় এবং প্রত্যেক পুরুষ এবং নারীর একজন জীবন সংসঙ্গী হওয়া জরুরি যে সুখে দুঃখে সাথ দেবে সেটা একজন পুরুষের জন্য যুবকের জন্য যুবতীর চাইতে আর ভালো কিছু হইতে পারে না আর একজন যুবতীর জন্য একজন যুবক ছাড়া ভালো কেউ হইতে পারে না যদি মহিলা মহিলা বান্ধবী হয় যে দুঃখ সুখের কথা আমি আমার বান্ধবীকে বলবো একজন মহিলা মনে করে আর একজন যুবক যদি বলে আমি আমার অন্তরঙ্গ বন্ধু একজন আছে ঘনিষ্ঠ ছোট কাল থেকে বন্ধু আর তার সাথে আমি দুঃখ সুখের কথা বলবো সেই শান্তি পাবে না যেই শান্তি স্বামী স্ত্রী দুঃখ সুখের কথা বলে হ্যাঁ বিপদ আপদ হালকা হয় আর মন হালকা হয় বালা মুসিবত দূর হয় হ্যাঁ কর্মক্ষেত্রে মোদির আপনার কষ্ট দিচ্ছে কর্মক্ষেত্রে আপনার বস কষ্ট দিচ্ছে কর্মক্ষেত্রে গিয়ে কলিক আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই সব দুঃখ কষ্ট আট ঘন্টা দশ ঘন্টা যা কিছু দেখে এসেছেন শুনে এসেছেন আর ভিতর অবস্থা খুব খারাপ হয়েছে যখন একটু স্ত্রীর সাথে কথাটা বলে সব দুঃখ পরে গেল হয় না হয় না বলেন না যে কিছু বুঝতে পারেন না ফ্যামিলি না তাহলে বুঝতে পারবেন না আল্লাহ না করে ওইরকম বসদের জুলুম হয় বসদের জুলুম না হলে বুঝতে পারবেন না ফ্যামিলির কাছে না থাকলে বুঝতে পারবেন দেশে গিয়ে বুঝবেন দুই ভাই ঝগড়া হয়েছে অথবা গ্রামে কারোর সাথে ঝগড়া হয়েছে ঝগড়া বিবাদ যা হয়েছে স্ত্রীর কাছে যখন গেলেন একটু তারপরে মাথা মাথা ঠান্ডা করো মাথা ঠান্ডা করো ঠান্ডা ঠান্ডা হয়ে গেল তারপর ঠান্ডা হয়ে গেল হয় না হয় না হবে আল্লাহ ফাকরাবুল আলমিন এই ভালোবাসা পয়দা করে দিয়েছে আমি স্ত্রীর মাঝে অমিন আয়াতিহান খালাকালাকুমিন আনফুসিম আজওয়াজ সুরায় রুম আয়াত নম্বর একুশ আল্লাহ নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত হচ্ছে যে তোমাদের থেকেই আল্লাহ তোমাদের জোড়া সৃষ্টি করেছেন লেতাস কুনু এলিহে যাতে তোমরা শান্তি হাসিল করতে পারো ওয়াজা আল্লাহ মোহাম্মদ তোমার এবং তোমাদের মাঝে আল্লাহ ভালোবাসা এবং দয়া পরস্পরের উপর সৃষ্টি করে দিয়েছেন ইন্নাফিজ আলিকাল্লাহ আয়াত এতে বড় শিক্ষণীয় বিষয় রয়েছে লে কৌমি ইয়াতাফাক্কার চিন্তাশীল জাতির জন্য বিবাহ সাদের মাধ্যমে এই যে একটা সংসার তৈরি হলো ক্ষুদ্র সংসার স্বামী স্ত্রী এর মাধ্যমে একটি ঘর ঘর গড়ে উঠল একটি পরিবার গড়ে উঠল ছেলে মেয়ে হইল তারপরে একটি একটা বংশের একটা গোত্রের একটা বীজ বপন করলেন আপনি বীজ বপন করলেন বিবাহ না স্বাধীন না করলে এটা হতো না এইভাবে সমাজ কায়েম হবে এছাড়াও বিবাহের বহু উপকারিতা রয়েছে একটি উপকারিতা বলে উল্লেখ করছে যেটা এখানে ভাষ্যকার উল্লেখ করেন সেটা হচ্ছে সাইন্টিফিক যখনই মানুষ যুবক হয় ছেলে যুবক হয় অথবা মেয়ে যুবতী হয় তখন আল্লাহ পাক তার মধ্যে একটা ফিতরাত প্রকৃতি সৃষ্টি করে সেটা হচ্ছে ভালোবাসার প্রবণতা ভালোবাসার প্রবণতা ছেলে যুবকের মধ্যে একটা ভালোবাসার জজবা অনুপ্রেরণা যাবো কাউকে ভালোবাসতে ইচ্ছা করবে কারোর সাথে দোস্তি করি ভালোবাসি যুবতী যেমন সাবালিকা হবে ভালোবাসার একটা প্রবণতা তার মধ্যে একটা পয়দা হবে ভালোবাসতে চাই মন চাইবে কাউকে ভালোবাসি যার ফলে দেখা যায় যেসব দেশে সহশিক্ষা রয়েছে ওখানে তো পেয়ে যাচ্ছে বেশি আকর্ষণীয় জিনিস পেয়ে যাচ্ছে যুবক যুবতীকে পেয়ে যাচ্ছে আর যুবতী যুবকের মধ্যে বেশি আকর্ষণ রয়েছে কিন্তু সৌদি আরবে ধরেন ছেলেদের ক্ষেত্রে আলাদা মেয়েদের ক্ষেত্রে আলাদা ঠিক আছে মাদ্রাসাগুলিতে আমাদের দেশে যেগুলো ইসলামিক মাদ্রাসা যেগুলিতে ছেলেদের অঙ্গন আলাদা মেয়েদের মহিলা মাদ্রাসা আলাদা ঠিক না এই ক্ষেত্রে বুঝেন তাহলে বুঝবেন যারা গভীরভাবে এই পরিবেশগুলির খবর রাখে ভালো করে ভিতর থেকে দেখবেন যুবক যুবককে ভালোবাসতে শুরু করে এবং ভালোবাসা অনেক সময় বাড়তে বাড়তে সেটা প্রেমের আকার ধারণ করে এমন আকার ধারণ করে যে একজন যুবক আর যুবককে এমন ভাবে ভালোবেসেছে যে ওকে ছাড়া থাকতেই পারে না ওকে না দেখলে থাকতে পারে না যদি ওর সাথে কথাবার্তা বন্ধ করে দেয় তাহলে ওর জন্য একেবারে মনে হচ্ছে যে বেঁচে থাকা মুশকিল এরকম অবস্থা তৈরি হয়ে যায় আবার মেয়েদের মধ্যে যুবতী যুবতীকে ভালোবাসা এমন শুরু করে যে ওকে ছাড়াও থাকতে পারবে না ওকে না দেখলে থাকতে পারবে না ওর সাথে কথা না বলে থাকতে পারবে না ইত্যাদি ইত্যাদি যেমন স্বামী স্ত্রীতে ভালোবাসার আকর্ষণ একটা পয়দা হয়ে যায় ওই রকম যুবক যুবকের সাথে হয়ে যায় যুবতী যুবতীর সাথে হয়ে যায় এই রকম পরিস্থিতি সম্পর্কে আপনাদের কিছু এর আগের পূর্ব নলেজ আছে না নেই আছে আছে হয় এরকম যুবক যুবকের সাথে প্রেম সৃষ্টি ইস্ক শুরু হয়ে যায় আর ওই যুবতী যুবতীর সাথে প্রেম ইস্ক শুরু করে দেয় এটা হয়ে যায় যদি তার জোড়া না পায় যুবক যদি যুবতী পেয়ে যায় তাহলে ও যুবক যুবকের দিকে যাবে না থেমে যাবে তখন ওই আবার কারণ নেচার খারাপ আছে প্রকৃতি খারাপ আছে ওই স্ত্রী থাকতে ও কোনো যুবককে ভালোবাসবে আর সমকামিতায় লিপ্ত হবে এরকম করে এইরকমই অনেক মহিলাদের চরিত্র খারাপ আছে ও স্বামী পেলেও ও স্বামীর দিকে তার মন যাবে না ও কাউকে ভালোবাসবে এরকম কিছু ব্যতিক্রম হতে পারে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন মানুষের যৌবনে পদার্পণ করার সাথে সাথে তাদের ভিতরে ভালোবাসার এটা প্রবণতা সৃষ্টি করে দেন যার ফলে তখন ভালোবাসতে ইচ্ছা হয় এই ভালোবাসার জন্য সঠিক জায়গা হচ্ছে সঠিক ক্ষেত্র হচ্ছে হ্যাঁ পুরুষের জন্য হ্যাঁ, মহিলা স্বামী স্ত্রী হ্যাঁ স্ত্রীর জন্য স্বামী যদি এটা না পাই তখন অন্য দিকে চলে যায় তখন হয় সমকামিতার রাস্তা নেই আর না হলে মহিলা মহিলাতে চরিত্রহীনতার রাস্তা নিয়ে থাকে আর যে সবগুলি এত খুলে বলার এখন সময়ও নেই আর প্রয়োজনও নেই আশা করি জ্ঞানীদের জন্য ইঙ্গিতই যথেষ্ট এখানে আলোচনা আজকে শেষ করছি ওসল্লাহ নবীনা মোহাম্মদ আলী ওসাহাবি প্রথম তিন তালাক এক তালাক দেওয়ার পরে তিন মাসিকের মধ্যে ফিরিয়ে নিতে পারে যদি ফিরায় যদি তিন মাসিক পার করে দেয় আর না ফিরায় তাহলে ওই মহিলা এমনিতে বিচ্ছিন্ন হয়ে যাবে তার থেকে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে আর যদি মনে করে তালাক দেওয়ার প্রয়োজন নেই এমনি স্ত্রী তার নেই আর তিন মাস তিন মাসিক পার হল আর যদি মনে করে আর এক তালাক আমি দিয়ে দেবো দিতে পারে তালাক দেওয়ার পর তিন মাস তার প্রত্যেক মাসেও দিতে পারে অথবা তিন মাস পরে যদি তালাক দিয়ে দেয় তারপরে আবার তিন মাসিক পর্যন্ত তার হাতে সময় আছে বোঝা গেছে কিন্তু তিন প্রথম তালাক দেওয়ার পরে তিন মাসিকে পার করে দিলেই বিচ্ছিন্ন হয়ে যাবে আর যদি তার আগেই তালাক দেয় তাহলে দুই তালাক পর্যন্ত ফিরিয়ে নিতে পারে দুই তালাক দেওয়ার পরেও তিন মাসিক পর্যন্ত আবার ধরেন এক তালাক এই মাসে দিল সামনে মাসে বা তারপর আরো এক দুই মাস পরে আর এক তালাক দিল তারপরে আবার তিন মাসিক সময় সুযোগ পেল ওর মধ্যেও ফিরালো না ওই রকমই বিচ্ছিন্ন যেটাকে তালাকে বায়েন বিচ্ছিন্ন স্ত্রী হারাম তার জন্য হয়ে যাবে কিন্তু নতুন ভাবে বিবাহ করে সংসারে নিয়ে আসতে পারবে হ্যাঁ হ্যাঁ পুরোপুরি নতুন বিয়ের মতো সবকিছু মহর দিতে হবে এরকম করতে হবে কিন্তু যখন তিন তালাক হয়ে যাবে তিন তালাক হয়ে যাওয়ার পরে আর ওই স্ত্রীকে সরাসরি ফেরাতে পারবে তালাকে মহল্লা যাবা তালাকে যা যাই বলেন তারপরে ফেরানো যাবে একজন মহিলা একজন মহিলা যদি জাহান্নামী হয় তার জন্য চারজনকে জাহান্নামী হতে হবে এই কথাটি কোন হাদিসে পায়নি একজন মহিলা জাহান্নামে হলে তার জন্য চারজনকে জাহান্নামে হইতে হবে এইগুলি ফেসবুকের কথা ফেসবুকের মুফতিদের কথা ফেসবুকের মুফতি থেকে সাবধান ইল্লা মাসাল্লাহ মানে এল্লা অল্প যদি আলেম আলমা কিছু ভালো লিখে পাইল দলিল ভিত্তিক হয় তাহলে ঠিক আছে তার জন্য চারজনকে নেমে যেতে হবে হ্যাঁ তার যথা তার আব্বাকে আম্মাকে বড় ভাইকে বড় ভাই কি দোষ করলো শুধু একাই বড় ভাই না আমি বড় আমার উপর চাপিয়ে দিবেন শুধু হ্যাঁ আমার মতো বড় যারা আছে তাদের আর বাকিগুলোর দায়িত্ব নেই ভুল কথা এটা বড় ভাইয়ের শুধু দায়িত্ব এবং তার স্বামী এটি হাদিস কি সহি না গলত প্রথম কথা বাবা যদি যথাযথ দায়িত্ব পালন করে তাহলে কোন গুণা উঠাইতে হবে না জাহান্নামে যেতে হবে না দায়িত্ব পালন করেছে আর মেয়েকে ভালো তরবিয়ত করছে তার মধ্যে মেয়ে যদি বেরিয়ে চলে যায় আর কোথাও যদি কুকাজে লিপ্ত হয় ভালো তরবিয়ত করছে সে কি সবসময় হাত পা বেঁধে রাখবে নাকি এটা মেয়ের তখন দোষ করেনি সে হ্যাঁ সে যদি দেখে যে আমার মেয়ে স্কুল কলেজে যায় রিক্সাই যুবকের সাথে তারপরে কিছু বলে না যা তোর চাচা তো ভাই যাচ্ছে ওর সাথে চলে যায় টিউশন মাস্টারের সাথে যুবকের কাছে পড়তে লাগিয়ে দিয়েছে আর ও নিয়ে উধাও হয়ে গেল বা জেনায় লিপ্ত হলো তাহলে অবশ্যই জাহান্নামে যেতে হবে কারণ দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে তাহলে এই ঢালারে বলা যাবে না যে ও বাপ জাহান্নামে যাবে বাপ যদি তার দায়িত্ব ঠিকভাবে পালন না করে থাকে ইসলামী তরবিয়তের তাহলে জাহান্নামে যাবে ওইরকম স্বামী যদি তার তরবিয়ত ভালো না করে থাকে তাহলে জান নামে যান বিদেশে এসেছেন আলহামদুলিল্লাহ আর ভালো তরবিয়ত দিচ্ছেন ভালো উপদেশ দিতে আছেন ওর মাঝে যদি পাপ করে ফেলে তো আপনাকে কেন জানাবে যেতে হবে আপনি কোন দোষ করলেন আরে ভালো উপদেশ রাত দিন দিতে আছেন আপনি কোন দোষ করেননি আপনি এইরকমই বড় ভাই শুধু বড় ভাইয়ের উপরে কেন চাপাবেন বড় ভাই আরো সব ভাইরা আছে যদি জানতে পারে বড় ভাই জানতে পারলো না কিন্তু মেজো ভাই সেজো ভাই ছোট ভাই জানতে পারলো যে আমার বোনটা চরিত্র খারাপ হতে যাচ্ছে তাহলে অবশ্যই যেতে দেবে তার স্কুল বন্ধ করবে কলেজ বন্ধ করবে হ্যাঁ তার উপরে ওই রকম ব্যবস্থা নেবে যাতে করে বক্র পথে না চলে যায় ইত্যাদি কিন্তু এই হাদিস এসব জাল কথা এক লোক জিজ্ঞেস করছে তার মায়ের আগের স্বামী থেকে একটা মেয়ে ছিল পরে স্বামী মারা গেছে অথবা তালাক হয়েছে তারপরে অন্য সংসারে এসছে আসার পরে এখানে ছেলে মেয়ে হয়েছে বোঝা গেছে ওই মেয়েটাকে ওই মহিলা নিয়ে এসছে এই সংসার নিয়ে ওই মেয়েটি এই ঘরে আসলে এই মেয়েটিকে বলা হয় কোরআন ভাষা রাবা এ বকুমুল্লা তিফি হজুর এরকম মিন্নেসাইকুমল্লাতি দাখাল তুম বেহিন মাহারাম হয়ে যাবে ওই মেয়েটির এই পরের ওর মার স্বামী যদি ওই ওর মায়ের সাথে সহবাস হয়ে গেছে শুধু বিয়ে করার মাধ্যমে হবে না কিন্তু যখনই একবার একদিন সংসার হয়ে গেছে তার সাথে সহবাস হয়ে গেছে তখনই এই মেয়েটি কি হয়ে গেছে মেয়েটির মাহারাম সে হয়ে গেছে তার মানে তারা পর্দা করা লাগবে না আর যেগুলো বাচ্চা জন্মিল সেগুলোতে একই মায়ের পেট থেকে শুধু বাপ আলাদা সুতরাং এগুলি হচ্ছে বই এটা কি বলবেন বই পিতৃয় আলাদা বাপ আলাদা বই মাতৃ সবগুলি বই মাতৃ হ্যাঁ বই পিতৃয় ভাই বোন তো বই আর ইসলামে ভাই বোন হচ্ছে তিন রকম মাহারাম ভাই বোন হচ্ছে তিন রকম কি কি আপন বাপ মা শরিক ভাই আপন ভাই বোন বাপ মা দুটোতে শরিক অথবা বই পিতৃয় আর বই মাতৃয় বোঝা গেছে এছাড়া চাচাতো ভাই খালাতো ভাই মামাতো ভাই এগুলো আমাদের দেশি ভাই এগুলো দেশি ভাই এই ভাইগুলি মাহারাম নয় এই ভাইগুলি মাহারাম নাই দুধ ভাই যদি দুধ ওইরকম খাওয়া প্রবান হয় তাহলে যেটা রাজাতের বয়সে হইতে হবে তারপরে কমপক্ষে পাঁচ পাঁচবার খাওয়াইতে হবে এগুলো বেশ কিছু শর্ত রয়েছে দুধ ভাই কিন্তু আসল যেটা আসল ভাই হচ্ছে এই তিনটা ওটাও আছে জি সাধারণত আমাদের দেশে দুধ ভাই নেই ওই জন্য বললাম না নবী করিম সাল্লাহ ভাই বলছেন নবী করিম সাল্লাম আলী রাজি আল্লাহ তালানহকে বিয়ে করতে নিষেধ করেছেন ফাতেমার সাথে অন্য কোন সতীন নিয়ে আসতে না নিষেধ করেন আলী রাজি আল্লাহ আল্লাহর দুশ্মনের মেয়েকে আবু জাহালের মেয়েকে বিয়ে করার ইচ্ছা পোষণ করেছিল আল্লাহর দুশ্মনের মেয়ে আর আল্লাহর দোস্তের মেয়ে একত্রিত হইতে পারে না এটা স্বাভাবিক আমার শত্রু কেউ যদি থাকে আর তাকে তাকে যদি আমার ছেলে ঘরে নিয়ে আসে বা তার ছেলেকে তো আমাকে খারাপ লাগবে লাগবে না আর সেটাও যদি দিনের দুশ্মনী দুনিয়ার দুশ্মনীতে আমরা মেনে নিতে পারি না পার্থিব সংসার সাংসারিক বিষয়ে বা টাকা পয়সা নিয়ে ঝগড়ার ক্ষেত্রে তাহলে যদি দিনের দুশ্মনী থাকে তো কি করে হইতে পারে এই জন্য বিশাল নিষেধ করেছেন বোঝা গেছে আর তারপরে আর একটা মশলা এখান থেকে বোঝা যায় মেয়ের বাপের অধিকার আছে শর্ত লাগানোর এটা আমারও আছে আপনারও আছে আপনি আপনার জামাইয়ের সাথে হবো জামাইয়ের সাথে শর্ত লাগাইতে পারেন যে আমার মেয়েকে বিয়ে করলে আমার মেয়ে যতদিন বেঁচে আছে তুমি অন্য বিয়ে করতে পারবে না সৌদি আরবের কোর্টে আমার এক মেয়ের বিয়ে যেহেতু দিয়েছি আমাদেরকে জিজ্ঞেস করেছে কাজী সাহেব দামামে যে আপনি কি কোনো কন্ডিশন লাগাতে চান না না কোনো শর্ত লাগাতে চাই না কিন্তু যদি লাগাতে চাও ওটা লিখে দিবে তা এটা অধিকার আছে আর এটা শর্ত লাগাতে হবে কারণ বিবাহ করাটা তার জন্য জরুরি জিনিস বিবাহ করা যায় দ্বিতীয় তৃতীয় আর আমি বিবাহ করিও না এটাও যদি শর্ত লাগাই তো সেটাও যায় ও যদি মেনে নেই এখন মেনে নিয়েছে তার মানে আগামীতে তাকে কন্টিনিউ করতে হবে বুঝা গেছে তো কথা হচ্ছে যে এইরকম আপনার আমার স্বাধীনতা আছে যে আমার মেয়েকে বিয়ে করলে এর সাথে আর কাউকে বিয়ে করতে পারবে না কিন্তু তাই বলে শরীয়তের এই বহুবিবাহকে ঘৃণা করব না জরুরি না আপনি আপনার মেয়ের জন্য সেটাকে হয়তো আপনি পছন্দ করেন না কিন্তু আপনার বোনের জন্য প্রয়োজন হইতে পারে সেটা আজকে আপনার মেয়ের জন্য প্রয়োজন মনে করেন না একদিন পরিস্থিতি বাধ্য করতে পারে আপনার মেয়ের জন্য ঠিক আছে সত্যিনার পরে দ্বিতীয় তৃতীয় আমি বিয়ে দেবো বা ভালো ছেলে পেয়েছি দেবো অসুবিধা নেই হতে পারে যে পাকিস্তান আমলে যখন পূর্ব পাকিস্তান ছিল বাংলাদেশের নাম পাকিস্তান আমলে আইব খা ইসলাম বিরোধী একটা আইন তৈরি করেছিল যে আইনটা বলবৎ আছে পশ্চিম পাকিস্তানেও আর বাংলাদেশে ওই আইনটাই আইব খার শরীয়ত বিরোধী আইনটা থেকে গেছে এটা ইসলাম বিরোধী কথা আইব খা তৈরি করুক আর আমার বাপ তৈরি করুক কথা বোঝা ইসলাম বিরোধী আইন কোন শাসক তৈরি করলে সে আইন অচল ইসলামের কাছে চলবে না একে বাতিল ঘোষণা করা উচিত মুসলিম শাসকদের না পারলে ইমানি শক্তি শারীরিক শক্তি আর্থিক শক্তি যদি না থাকে আরে এক লোক বিয়ে করেছে দুটো বিয়ে মজার কথা আর একই রুমে একই বিছানায় শুয়ে রেখেছে দুটো স্ত্রীকে হারাম শুনে দেখেন ভালো করে আর তারপরে ওর ওই স্ত্রী তখন কি করবে এই অভিযোগ কাউকে করতে পারছে না বড় ভাই একজন মলবি সাহেব আলেন আমাদের ডিস্ট্রিক্টের ঘটনা তখন ওই সেই বড় ভাসুরকে বলছে কেঁদে কেঁদে বলছে যে আপনার ভাই আমার স্বামী বড় জালেম এই দুই স্ত্রীকে নিয়ে একই একই বেডে ঘুমায় তখন ধমক দিয়ে মারপিটের হাত পা ভেঙে দেবো তুই যদি এই কাজ করি তার উপরে তখন বিছানা আলাদা করে তো এরকম খবিজদের জন্য খবিজ চরিত্রে মুসলমানদের জন্য বিয়ে করানো যায় এটা খবিজ এটা ভালো মানুষ না বিয়ে করো না আপনি বিয়ে করলে দুটো বাড়ির ব্যবস্থা করতে হবে একই বাড়িতে একই উঠানে রাখবেন আর দুই স্ত্রীতে লড়াই করবেন আর আপনি তামাশা বসে বসে দেখবেন এটা চাইজ নাই দুটো বাড়ির ব্যবস্থা করেন দুটো ফ্ল্যাটের ব্যবস্থা করেন তারপর বিয়ে করেন মেয়েদের বিবাহে মেয়ে পক্ষ দাওয়াত করবে না এটা শরীর বিরোধী কাজ অলিমা ছেলে পক্ষ দাওয়াত করবে ছেলে পক্ষ অলিমা হয় ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষ দাওয়াত করবে না বুঝা গেছে জি হ্যাঁ শরীয়ত বিরোধী কাজ হ্যাঁ হ্যাঁ গিফটের গিফট উদ্দেশ্য সবকিছু আজকে খাতনা করে যে চামড়া কাটবে গিফট উদ্দেশ্য আঁকি কি আর দাওয়াত এতেও গিফটের উদ্দেশ্য তারপরে কত যে উদ্দেশ্য তিন নামাল আমলবীর নিয়ত কি নিয়ত করছে বুঝবে খাতা কলম নিয়ে বসে টেবিল নিয়ে বসছে আবার বউকে বসিয়ে দিচ্ছে ও ওকে হিসাব করাচ্ছে টাকা ওর হাতে দিচ্ছে গণ এক বছর অনেকগুলি এতটা খুচরা পয়সা দিয়েছে আর মেয়েটিকে গনতে লাগিয়ে দিচ্ছে পেরেশান হয়ে গেছে গনতে লোকের সব ঘাম বয়ে চলে যাচ্ছে তার অবস্থা খারাপ না না না নাজাইজ যেখানে নাজাইজ কাজ হবে বউ বসিয়ে নাজাইজ দেখাচ্ছে এবং টাকা পয়সা গ্রহণ করছে এরকম দাওয়াত কবুল করবেন না এখানে শেষ করি সাল্লাহ নবীন মোহাম্মদ ওয়ালা আলী হোসাবি